টিভি বাংলা মানবতা সমাধান Line answer is sufficient. God himself paid the price. And Jesus said, I am. I'm a non-vegetarian. 21st century will belong to vegetarians. This cause of death in the world. Veg or non-veg? If I prove that an apple is better than a mango, that doesn't mean mango is prohibited. I have some problems with this. Man has become an animal. He's more like a lawyer than like a scientist. Quran is incomplete. There's a misconception. Neither a single verse which is against establishment. And I challenge Dr. William Campbell. It's a different situation. I will not tempt God. I apologize if I've hurt the feelings of any Christians. It was just a reply to Dr. William Campbell's book. brother has asked a very complicated question. The answer is very clear. Major minor religion, fraud is prohibited. Ask me a direct question. I'll be too willing to give you a reply. Is milk better on the? If this was not done, life on the earth would have ceased to exist. Then could you please prove it authentically? The word Trinity doesn't exist. एक सीधी सी बात है Smoking is prohibited. That's final. I hope I have answered properly. It's illogical and unsound. That does not mean Quran is wrong. It has really moved me. সবচেয়ে পবিত্র সবচেয়ে খাঁটি যে গ্রন্থগুলি হলো বেদ যদি কোনো কিছু বেদের বিরুদ্ধে যায় আমরা বেদকেই মানব এখানে সবচেয়ে পবিত্র ইসলামের ধর্মগ্রন্থগুলির মধ্যে সেটা হলো পবিত্র কোরআন তাহলে প্রধান পার্থক্যটা হলো একজন সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলমানের মধ্যে যে একজন হিন্দু বলবে সবকিছু স্রষ্টা আর মুসলমানরা বলবে সবকিছু স্রষ্টার স্রষ্টা শব্দটার পরে একটা র তাহলে প্রধান পার্থক্যটা হলো এই রক্ষরটি আমরা যদি এই রক্ষরটার পার্থক্য দূর করতে পারি হিন্দু আর মুসলমানের মধ্যে আমরা এক হয়ে যাব এই ঋগ্বেদের মধ্যে এক নম্বর গ্রন্থের একশো চৌষট্টি নম্বর পরিচ্ছেদের ছিচল্লিশ নম্বর অনুচ্ছেদে আছে সত্য একটাই ঈশ্বর একজনই জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে তবে প্রয়োগটা স্থান ভেদে ভিন্ন ভিন্ন যেখানে আমাদের সাদৃশ্য রয়েছে আমরা একসাথে থাকব। তবে যেখানে আমাদের সাদৃশ্য নেই সেখানেও আমরা একসাথে থাকব আর তাহলে আমরা সবাই সত্যিকারে মানুষ হতে পারব কারণ আপনি বহু জাতির মধ্যে একতা চান আপনি আপনি ভালোবাসবেন সব ধর্মের মানুষকে হিন্দুরা এটা সমালোচনা করতেই পারে মুসলমানরা গণপতি নিয়ে বলতেই পারে এসব কিছুতে আসলে ঝামেলা বাড়বে সমস্যা বাড়বে প্লিজ আপনারা এই পথে কেউ যাবেন না এটা আমার পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ তাহলে আমরা যদি পৃথিবীর যে কোনো জায়গার খাবার খেতে পারি পৃথিবীর যে কোনো দেশের প্রযুক্তি নিতে পারি পৃথিবীর যে কোনো দেশের গাড়িতে চড়তে পারি পৃথিবীর যে কোনো মিউজিক শুনতে পারি তাহলে কেন আমরা জ্ঞানটাকে গ্রহণ করতে পারি না এখন মঞ্চে আসছেন ডক্টর জাকির নায়েক শ্রী শ্রী রবিশঙ্করজির কথার উত্তরে এখন তিনি শ্রোতাদের সামনে বলবেন আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম রসুল্লাহ আল্লাহ আলী ওসাহেব আজমাইন আম্মাবাদ বকুল জাল হক ওজাকিল বাতিল ইন্নাল বাতিল কানাজ হোকা رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় শ্রী শ্রী রবিশঙ্কর এছাড়াও আমার শ্রদ্ধেয় গুরুজন এবং ভাই বোনেরা আবারও আপনাদের ইসলামী নিয়মে শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতহু সবার উপর আল্লাহর সুখ শান্তি এবং দয়া বর্ষিত হোক ইসলামী শুভেচ্ছা বলে শান্তির কথা আজকের আলোচনার বিষয় হলো হিন্দু ধর্ম ও ইসলামে ঈশ্বরের ধারণা পবিত্র ধর্মগ্রন্থের আলোকে যেহেতু আমি এসেছি রবিশঙ্করজির উত্তর দিতে তাই আমি বলি ইসলামী শুভেচ্ছা বলে শান্তির কথা ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে যার অর্থ হলো শান্তি এটা সব মুসলমানের কর্তব্য সব মানুষেরই কর্তব্য পৃথিবীতে শান্তি ছড়িয়ে দেয়া যে এটা করে না সে মুসলমান নয় শ্রী শ্রী রবিশঙ্কর ঠিক বলেছেন যে সবাইকে ভালোবাসো আমিও শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি আমি তাকে ভালোবাসি ওনার যে কথাগুলোর সাথে আমি একমত সেগুলোর জন্য আমাকে ভালোবাসা ছাড়া তো কোনো উপায় নেই একদম ঠিক তবে অন্য উপায় থাকলেও আমি আপনাকে ভালোই বাসতাম আপনি আপনার বক্তৃতা ঠিকই বলেছিলেন যে উভয়ের মধ্যে সাদৃশ্যগুলোতে আমাদের একমত হওয়া উচিত আমি যেমন আমার বক্তৃতায় বলেছিলাম আমাদের এবং তোমাদের ভেতরে সাদৃশ্যগুলো লক্ষ্য করো প্রথম সাদৃশ্য কি তাই আজ আমরা এখানে এসেছি এই সাদৃশ্যগুলোর জন্য তবে আজকে আমরা একটি বিশেষ সাদৃশ্য নিয়ে কথা বলছি সেটা হলো আল্লাহ যে আমরা একজন সর্বশক্তিমানের ইবাদত করি তাহলে আসুন আমরা প্রথমে এই সাদৃশ্যগুলো মেনে নিই পবিত্র ধর্মগ্রন্থগুলোর উপর ভিত্তি করে আর শ্রী শ্রী রবিশঙ্কর ঠিকই বলেছেন যে আমাদের মধ্যে অমিল থাকলেও আমরা হাত মেলাই তাই যদিও আমি একমত না শ্রী শ্রী রবিশঙ্করের সব কথার সাথে তারপরও আমি এখানে এসেছি কারণ আমি তাকে ভালোবাসি আর কারণ আমাদের ভেতরের সাদৃশ্যগুলোর ব্যাপারে আমি একমত কিন্তু আমরা যখন কাউকে ভালোবাসি বলা হয়ে থাকে যে বাবা দয়ালু হওয়ার জন্যই নিষ্ঠুর হয় কখনো কখনো মানুষকে শুধরে দিতে হয় কারণ আমি তাকে ভালোবাসি চিন্তা করেন একটা শিশু কোনো কথা বলল যেটা ভুল সে একটা বিল্ডিং থেকে লাভ দিতে যাচ্ছে দশতলা থেকে আমি বলতে পারি না তোমাকে ভালোবাসি এগিয়ে যাও কারণ আমি তাকে ভালোবাসি যেহেতু আমি ভালোবাসি আমি তাকে থামাবো আর যেহেতু আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি অনেক বেশি এটা আমার আকাঙ্ক্ষা যে তার আন্তরিকতায় কোনো সন্দেহ নেই তার উদ্দেশ্য হলো হিন্দু আর মুসলমানদের একত্রিত করা কিন্তু যারা আমার মতো খোলা মনের না তারা গুরুজির কথা ধরতে পারেন তাই যেহেতু আমি গুরুজিকে ভালোবাসি শ্রী শ্রী রবিশঙ্কর সেজন্যই আমি এই পয়েন্টগুলোর কথা বললাম আর আমি জানি যে তিনি আমার কথা ভালোভাবেই নিয়েছেন তিনি রেগে যাননি কারণ আমি তাকে ভালোবাসি আমিও ভালোবাসি শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন কে বলে যে খোদাকে দেখা যায় না দিওয়ানাকে প্রশ্ন করো খোদাকে সব জায়গায় দেখা যায় আল্লাহ পবিত্র কোরআনে সুরা ফুসিলাতের তিপান্ন নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে سنوريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করিব বিশ্বজগৎ এবং উহাদের নিজেদের মধ্যে যাহাতে উহাদের নিকট সুস্পষ্ট হয় উহাই সত্য আল্লাহ বলেছেন তিনি তার নিদর্শনাবলী দেখাবেন আমরা যখন তারা দেখি আমাদের সৃষ্টিকর্তার কথা মনে পড়ে যায় তিনিই সৃষ্টিকর্তা যখন আমরা সূর্য দেখি আমাদের তার কথা মনে পড়ে যখন আমরা চাঁদ দেখি আমরা তার কথা মনে করি তাই দিওয়ানা নয় আল্লাহ বলেছেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন প্রত্যেকটি মানব সন্তান তারা এগুলো দেখবে তিনি তার নিদর্শন দেখাবেন শুধু দিওয়ানা নয় প্রত্যেকটি মানব সন্তানের কাছে আল্লাহ কথা দিয়েছেন তিনি তাদেরকে নিদর্শন দেখাবেন একেবারে সুদূর আকাশ পর্যন্ত তাদের কাছে যতক্ষণ পরিষ্কার না হয় যে এটাই সত্য তাই এগুলো হলো সর্বশক্তিমান স্রষ্টার নিদর্শন কিন্তু এগুলো সৃষ্টিকর্তা নয় তাই দিওয়ানা আল্লাহকে দেখে তার মানে এই না যে নিদর্শনগুলি দেখে সে বলতে পারে না যে তারা অথবা চাঁদ আল্লাহর প্রতীক যেটা শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন কিন্তু ইসলাম ধর্মে আমরা জানি যে সূর্য প্রচণ্ড তাপ বিকিরণ করে বাস করার অনুপযোগী তিনি তার বই লিখেছেন চাঁদ এবং তারা একজন মানুষকে শান্তির কথা মনে করিয়ে দেয় তাই এটা একটা প্রতীক ইসলাম ধর্ম আল্লাহর প্রতীক চাঁদ এবং তারা কখনোই আল্লাহর প্রতীক ছিল না এটা হলো পাকিস্তানের প্রতীক এখানে যে ফ্ল্যাগটা আছে এটা ইসলামের ফ্ল্যাগ না এটা হলো পাকিস্তানের ফ্ল্যাগ এবং যেহেতু আমি গুরুজিকে অনেক ভালোবাসি আল্লাহ পবিত্র কোরণেশ্বরা ফসিলাতের সাঁত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তাহার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রজনী এবং দিবস সূর্য এবং চন্দ্র কিন্তু তোমরা চন্দ্র সূর্যকে সিজদা করিও না সিজদা করো আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করিয়াছেন যখন আল্লাহ তালার নিদর্শনগুলির কথা বলা হচ্ছে পবিত্র কোরআন অনুযায়ী সূর্য আল্লাহ নিদর্শন এমনকি চাঁদও তারা কথা বলা হয়নি তবে আমরা ভালোবাসবো সৃষ্টিকর্তাকে তার সৃষ্টিকে নয় ইবাদত করবো সৃষ্টিকর্তার তার সৃষ্টির নয় শ্রী শ্রী রবিশঙ্কর ঠিকই বলেছেন যে আমরা মূর্তি পূজারীদের নিন্দা করব না আমি তার সঙ্গে একমত আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আমার কথা শেষ করব পবিত্র কোরণে সুরা আল আনামের একশো আট নম্বর আয়াতে উল্লেখ আছে যে নিন্দা করিও না গালি দিও না আল্লাহকে ছাড়া যাহাদিগকে তাহারা ডাকে কেননা অজ্ঞানবশত তাহারাই নিন্দা করিবে গালি দিবে আল্লাহ তালাকে আমি তার সঙ্গে একমত কিন্তু শ্রী শ্রী রবিশঙ্কর আরও বলেছেন যখন তারা জ্ঞানের জন্য আসবে তাদের জ্ঞান দিও উদাহরণস্বরূপ যদি কেউ বলে দুই যোগ দুই সমান তিন দুই যোগ দুই সমান চার দুই যোগ দুই সমান পাঁচ আমি বলতে পারি না যে সবগুলো ঠিক কারণ আমি তোমাকে ভালোবাসি বরং আমি বলবো আমি তোমাকে ভালোবাসি এই কারণেই বলছি দুই যোগ দুই সমান চার এটাই ঠিক বাকি সবগুলো ভুল কেউ হয়তো এখানে সুযোগ নিয়ে বলতে পারে এই নাও দুই টাকা এই যে এক টাকা এবার আমাকে চার টাকা দাও এই নাও দুই লক্ষ টাকা এই যে আরো এক লক্ষ টাকা এবার আমাকে চার লক্ষ টাকা দাও আমি তাকে শুধরে দেবো কারণ আমি তাকে ভালোবাসি আমি তাকে পছন্দ করি আর আমার কথা শুরুতে বলেছিলাম পবিত্র কোরআনে সুরা আল ইসরার একাশি নম্বর আয়াতে উল্লেখ আছে যে যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা বিলুপ্ত হইয়াছে কারণ মিথ্যা তো বিলুপ্ত হইবার জন্যই শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন হাসিকে সহজলভ্য করবেন না ক্রোধকে দুষ্প্রাপ্য করুন আমি বলি হাসিকে ফ্রি করে দিন হাসিকে একদম ফ্রি করে দিন আমরা ভালোবাসবো প্রত্যেক মানুষকে তাদের সাথে হাসি মুখে কথা বলবো তবে একই সাথে যেহেতু তাদের ভালোবাসি যেহেতু তারা আমাদের আপন যেহেতু আমরা একে অন্যের ভাই একই সৃষ্টিকর্তায় আমাদের স্রষ্টা এই কারণেই যদি কেউ কোনো ভুল করে থাকে আমরা তার নিন্দা করব না তাকে ঠাট্টা করব না তবে শুধরে দেব যদি আমার কোনো সন্তান ভুল করে আমি তাকে বলবো না যেহেতু আমি তাকে ভালোবাসি এই ভুল কাজে বাধা দেব না যেহেতু আমি তাকে ভালোবাসি আমি তাকে শুধরে দেব যাতে করে সে বুঝতে পারে কোনটা ঠিক এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন যে যুক্তির উপর নির্ভর করবেন না কিন্তু আমি দেখেছি তিনি অনেক যুক্তিবাদী মানুষ একজন ড্রাইভারের উদাহরণ দিয়েছেন এছাড়াও তিনি আরও উদাহরণ দিয়েছেন সেগুলো যুক্তি এজন্য কোরআন বলে যে এই তাদের জন্য যারা বুঝতে পারে আধ্যাত্মিকতার একটি দাবি হলো বিশ্বাসযোগ্যতা এমনকি আমার মতো যুক্তিও দাবি করে এটাই আলাদা করে যে কোনটা ঠিক আর কোনটা ভুল সময় যেহেতু কম তাই আমি সব কথা বলতে পারবো না তবে শ্রী শ্রী রবিশঙ্কর অনেক ভালো কথা বলেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই আমি তাকে বলতে চাই যে তিনি হয়তো বইটা পড়েছেন আগে পবিত্র কোরআনের অনুবাদ আমি তাকে আবারও পড়তে অনুরোধ করব এই বই এই অনুবাদটা হলো নিজের বাণী আল্লাহ সুবান তালার সর্বশক্তিমান স্রষ্টার পবিত্র কোরআন আমি আর দুই মিনিট কথা বলবো এই বই এই পবিত্র কোরআন আমাদের সৃষ্টিকর্তার বাণী আর আজকের বিষয় হলো ঈশ্বরের ধারণা ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে সেজন্য আমি আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক কথাই বলছি আর ধর্মগ্রন্থগুলির কথা বলছি কারণ আমি যা বলছি সেটা শোনার জন্য আপনারা এখানে আসেননি শ্রী শ্রী রবিশঙ্কর যা বলেন অথবা অন্য কেউ যা বলেন সেটা শোনার জন্য আপনারা এখানে আসেননি আপনারা শুনতে এসেছেন ঈশ্বরের ধারণা সম্পর্কে ধর্মগ্রন্থ অনুযায়ী আমি এখানে কথা বলবো পবিত্র ধর্মগ্রন্থ অনুযায়ী সেজন্যই আপনারা এসেছেন আর এই বই পবিত্র কোরআন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব আমি বলবো জীবন দর্শনের উপরে সবচেয়ে সেরা বই কথা ধর্মগ্রন্থেই উল্লেখ করা আছে আমন্ত্রণ জানাচ্ছি শ্রী শ্রী রবিশঙ্করকে কারণ তাকে ভালোবাসি তাকে আমন্ত্রণ জানাই আর্ট অব লিভিংয়ের এই ক্লাবে আমরা এক কোটি তিরিশ লক্ষ মুসলমান আছি আমন্ত্রণ জানাই কারণ তাকে ভালোবাসি আর্ট অফ লিভিংয়ের এই ক্লাবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমি আমার কথা এখনই শেষ করব পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে যে একমাত্র দিন একমাত্র ধর্ম একমাত্র জীবন ধারণের উপায় একমাত্র আর্ট অফ লিভিং যা গ্রহণযোগ্য সর্বশক্তিমান স্রষ্টার কাছে সেটা হলো শান্তি অর্জন করা আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিয়ে আলহামদুলিল্লাহ এখন মঞ্চে আসবেন শ্রী শ্রী রবি শঙ্করজি আগে ঠিক করা ছিল না তবে সভাপতি হিসাবে আমি ঠিক করেছি যে উনিও ডক্টর জাকির নায়কের বক্তৃতার উত্তরে কথা বলবেন আরও তিন মিনিট সময় হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের মণিমুক্তা আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন সত্যকে আঁকড়ে ধরা তোমাদের উপর আবশ্যক কর্তব্য কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায় যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে চেষ্টা করে আল্লাহ তালার নিকট তাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয় আর তোমরা মিথ্যা থেকে দূরে থাকো মিথ্যা পাপাচারের পথ দেখায় আর পাপাচার জাহান নামের পথ দেখায় যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে আল্লাহ তালার নিকট তাকে মিথ্যুক বলে লিপিবদ্ধ করা হয় সহি বোখারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ উনসত্তর হাদিস নম্বর ছ হাজার চুরানব্বই সেহী মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সৎ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ এক হাজার উনআশি আদিস নম্বর ছ হাজার তিনশো সাত আপনারা জানেন আজকের এই বিশৃঙ্খলাময় পৃথিবীতে আমরা মাঝে মধ্যে অন্য মানুষের উপকার করতে গিয়ে আসলে তাদের ক্ষতি করে ফেলি আমরা প্রায় ভাবি যে আমরাই ঠিক পথে আছি তাই অন্যদেরকেও আমাদের পথে নিয়ে আসার চেষ্টা করি আমার মনে হয় আমাদের এটা করা উচিত নয় শুধুমাত্র তখন আমরা একসাথে শান্তিতে থাকতে পারব আপনি যুক্তি দিয়ে বলতে পারেন যে সন্তান উপর থেকে লাভ দিয়ে পড়ছে এখন সন্তান চায় না যে বাবা তার সব ব্যাপারে নাক গলাক আসলে বাবা বলতে আপনি কাকে বোঝাচ্ছেন আবার সন্তান বলতে কাকে বোঝাচ্ছেন আমরা এসব কুতর্ক করব না বিভিন্ন যুক্তি দেব না বলবো না যে একমাত্র আমরাই ঠিক প্লিজ আমাদের এমনটা করা উচিত নয় আমরা প্রায় সমালোচনা করি অন্য মানুষের বিশ্বাস নিয়ে তাদের ধর্ম নিয়ে কেননা সবাই মনে করে যে আমরাই ঠিক আর আমাদের অধিকার আছে এই পৃথিবীকে বদলানোর আসুন আমরা আগে নিজেকেই বদলে ফেলি আসুন আগে সবাইকে ভালোবাসি আসুন আমরা অনুভব করি স্বর্গের সুখকে আসুন আমরা শর্তহীনভাবে ভালোবাসি একবার একটা কনফারেন্স হয়েছিল ডাক্তারদের ব্যথাকে এই নিয়ে কথা হচ্ছিল আর সবাই এই ব্যাপারটা নিয়ে খুব তর্ক বিতর্ক করছিল তখন ওখানে একজন বয়স্ক লোক একটা বেত নিয়ে আসলেন এবং সবাইকে আঘাত করলেন এখন বুঝলেন তো ব্যথাটা কি আপনাকে আগে ব্যথা অনুভব করতে হবে তা না হলে আপনি ব্যথা সম্পর্কে যত কথাই বলেন না কেন সেটা মূল্যহীন হয়ে পড়বে ব্যথা অনুভব করা কিন্তু আলাদা আসল কথা হলো ব্যথাকে অনুভব করতে হবে একইভাবে আধ্যাত্মিকতা হচ্ছে একজন মানুষের সম্পূর্ণ নিজের ব্যাপার অন্য মানুষের কথায় আধ্যাত্মিকতা অর্জন করা যায় না আমি দুঃখিত যে আমি ভগবান রজনীশকে নিয়ে কিছু কথা বলছি তাকে নিয়ে এই দেশে অনেক কথা হয়েছে আমি বলবো যে একজন রজনীশ তার কিছু নিজস্ব দর্শন থাকতেই পারে তবে এতে প্রলুব্ধ হবেন না কারণ এমন দু একটি খারাপ দৃষ্টান্ত পৃথিবীর সব ধর্মে পাওয়া যায় এদেরকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে কখনোই কারো ধর্মকে ছোট করবেন না এটা আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ হোক সেটা জৈন ধর্ম বা হোক শিখ ধর্ম শিখ ধর্মের লোকেরা বলবে তাদের গ্রন্থই হচ্ছে সর্বশেষ গ্রন্থ বাহাই ধর্মের লোক বলবে তাদের ধর্মগ্রন্থ সরাসরি ঈশ্বরের কাছ থেকে এসেছে আর এটা ঈশ্বরের চূড়ান্ত বাণী তাহলে এই পার্থক্যটা সব জায়গাতে আছে আমরা তাদের শ্রদ্ধা করব আমরা ভালোবাসব একেবারে অন্তর দিয়ে মুখের কথায় নয় মাঝে মধ্যে আমরা বলি আমি আপনাদের খুব ভালোবাসি এটা কিন্তু আমাদের শুধু মুখের কথা অন্তরের কথা এটা নয় কোনো মতামত দেবেন না প্লিজ আমরা কোনো নিজস্ব মতামত দেব না তবে আমরা ভালোবাসবো পুরো মানব জাতিকে আসুন আমরা ভালোবাসি আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি যে আমরা এখন থেকে অনুসরণ করব অহিংসার পথ কোনো ভায়োলেন্স চলবে না যদি সন্তান লাভ দিয়ে পড়তে চায় আপনি সেখানে তাকে যেভাবে সাহায্য করতে পারেন সাহায্য করুন কিন্তু খেয়াল রাখবেন আপনি যেন সন্তানের ঘাড়ির উপর না পড়েন তাহলে সন্তান মারা যাবে আপনার উদ্দেশ্য সন্তানকে রক্ষা করা তাকে হত্যা করা নয় কিন্তু আপনি যদি পড়ে যান আপনার সন্তানের উপর আপনার সন্তান কিন্তু মারা যাবে আসুন চেষ্টা করে দেখি আমরা সবাই মিলে পুরো পৃথিবীতে একটা পরিবার হিসেবে শান্তিতে বসবাস করতে পারি কি না ওম শান্তি শান্তি শান্তি থ্যাংক ইউ শ্রী শ্রী জি আপনার বক্তৃতার জন্য আমাদের সামনে এই দুইজন শ্রদ্ধেয় বাকপটু এবং জ্ঞানী বক্তা এতক্ষণ তাদের বক্তৃতা দিলেন ঈশ্বরের ধারণা সম্পর্কে হিন্দু এবং ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থগুলির আলোকে তারা দুজনই বেশ বিচক্ষণতা এবং আন্তরিকতার সাথে বক্তৃতা দিলেন তারা কত ভালো বলেছেন আমি চেয়ারম্যান হিসেবে সে কথা বলবো না কারণ এখানে আমার নিরপেক্ষ থাকাই উচিত চেয়ারম্যান হিসাবে সেটাই আমার দায়িত্ব এখানে সেই বিচারের ভার আমি দেব দর্শক আর শ্রোতাদের তারা যা বুঝেছেন যে তথ্য তারা পেয়েছেন যে যুক্তি তারা শুনেছেন আপনাদের বুদ্ধি দিয়ে আর মানুষ হিসাবে যে বিবেচনাবোধ আপনাদের আছে সেটা দিয়ে আপনারা বিচার করবেন আর আপনারাই ঠিক করবেন আপনারা শিখবেন এবং বিচার করবেন এই দুইজন বক্তা যে বিষয়ের উপর বক্তৃতা দিয়েছেন সেটা এবার আমি শুরু করব মূল অনুষ্ঠান এবার শুরু হচ্ছে আপনাদের প্রশ্ন এবং উত্তর পর্ব যেখানে শ্রোতারা অংশগ্রহণ করবেন যাতে করে এটা শুধু বক্তৃতার অনুষ্ঠান না হয় যেখানে শ্রোতারা এই দুইজন বিখ্যাত বক্তাদের কাছ থেকে তাদের ধারণা পরিষ্কার করে নিতে পারবেন বিভিন্ন রকম প্রশ্ন করে তাদের সন্দেহ দূর করতে পারবেন এখানে আপনি সুযোগ পাচ্ছেন আপনার সন্দেহকে তুলে ধরার আপনার মনের প্রশ্নটি করার উন্মুক্ত প্রশ্ন ও উত্তর পর্ব ঈশ্বরের ধারণাকে বোঝার জন্য হিন্দু ধর্ম এবং ইসলামের পবিত্র গ্রন্থগুলির আলোকে এখানে উপস্থিত শ্রোতাদের বলছি যেহেতু আমাদের হাতে সময় বেশ কম তাই সবাইকে অনুরোধ করছি প্রশ্ন করার সময় কিছু নিয়ম মেনে চলার জন্য আপনাদের প্রশ্নগুলি অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে শুধুমাত্র হিন্দু ধর্ম আর ইসলাম ঈশ্বরের ধারণার উপর অপ্রাসঙ্গিক প্রশ্ন বা বিষয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রশ্ন বা বিশেষ উদ্দেশ্যে করা প্রশ্ন গ্রহণযোগ্য হবে না দয়া করে আপনার প্রশ্ন সংক্ষিপ এবং সহজভাবে বলুন আমি বক্তাদের অনুরোধ করব শ্রোতাদের প্রশ্নের উত্তর পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে দেওয়ার জন্য সময়ের স্বল্পতা এবং অন্যান্য আরও বিভিন্ন কারণে এবং অনুষ্ঠানটি প্রশ্নোত্তর পর্বটি আকর্ষণীয় শিক্ষামূলক করার জন্য এখানে কোন প্রশ্নটি গ্রহণযোগ্য হবে সে ব্যাপারে আমার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে দয়া করে প্রশ্ন করার আগে আপনার নাম ও পেশা বলবেন যাতে করে আমাদের বক্তারা আপনার প্রশ্নের আরও যথাযথ উত্তর দিতে পারেন প্রথমেই প্রশ্ন করছেন বাম পাশের মাইকের সামনে যিনি রয়েছেন প্রশ্ন করছেন শ্রী শ্রী রবিশঙ্করজিকে আমার নাম মোহাম্মদ আজিম উদ্দিন ইলিয়াস আর আমি একজন দায়ী ইসলামের বার্তা অন্য মানুষের কাছে পৌঁছে দেই আমার প্রশ্ন শ্রী রবিশঙ্করের কাছে যে ডক্টর জাকির ঈশ্বরের একত্ববাদ এবং ঈশ্বর সম্পর্কে বিভিন্ন শর্তগুলি বললেন বেদ এবং কোরআন থেকে আপনি কি এই এক ঈশ্বরের ব্যাপারে একমত কোরআন এবং বেদ অনুযায়ী নাকি না আশা করি আমার প্রশ্নটা বোঝাতে পেরেছি উনি কোরআন এবং বেদের যে উদ্ধৃতি দিয়েছেন সেখানে ভিন্ন কোনো মত থাকতে পারে না অবশ্যই আমি একমত দ্বিতীয় প্রশ্ন করবেন ডান পাশের জন ডক্টর জাকির নায়েককে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ডক্টর জাকির আমার নাম সিকান্দার আহমেদ সাইগল আমি একজন ব্যবসায়ী আপনার কাছে আমার প্রশ্ন হলো এই বইটা সম্পর্কে আপনার কি ধারণা Hinduism and Islam the common threat লিখেছেন শ্রী শ্রী রবিশঙ্কর পবিত্র ধর্মগ্রন্থগুলির আলোকে কারণ আমার বাবা মুসলমান হওয়ার আগে আমরা হিন্দু ছিলাম বিশ বছর আগে আমার বাবা বেদ বাইবেল ইত্যাদি গ্রন্থ সম্পর্কে বেশ ভালো জ্ঞান রাখতেন আর আলহামদুলিল্লাহ আমরাও ঠিক পথে এসেছি আর আমিও তাকে অনুসরণ করছি আর আপনাকে আমাদের মাঝে পেয়েছি আমি বই নিয়ে গবেষণা করি সেটা করতে গিয়ে আমি একটা বই পড়েছি হিন্দুইজম অ্যান্ড ইসলাম যেটা লিখেছেন মিস্টার শ্রী শ্রী রবিশঙ্করজি বইটা পড়তে যেয়ে আমি দেখলাম যে বইটা বেশ বিভ্রান্তিকর কখনো এটা বলছে কখনো ওটা বইটা বেশ বিভ্রান্তিকর তিনি কি বলতে চাচ্ছেন ভাই আপনি প্রশ্ন করেছেন যে আমার মতামত জানতে চেয়েছেন শ্রী শ্রী রবিশঙ্করের বই সম্পর্কে বইটা বেশ বিভ্রান্তিকর এখানে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্য কিন্তু সৎ ছিল আমার মতে তিনি চেয়েছিলেন হিন্দু ও মুসলমানদের একত্রিত করতে সেজন্য বইটা লিখেছিলেন আমাদের মানতে হবে যে তিনি নিজেও স্টেজে বলেছেন যে তিনি বইটা তাড়াহুড়ো করে লিখেছিলেন আর বইটাতে বেশ কিছু ভুল আছে আর তিনিও সেটা স্বীকার করেছেন যদি আমার পুরো মতামত জানতে চান তাহলে ঘণ্টাখানিক সময় লাগবে তবে আমি কয়েকটা সম্পর্কে বলি যেগুলো আজকের বিষয়ের সাথে সম্পর্কিত এখানে আমি বলবো যে বইটাকে মুসলমানদের বিভিন্ন রীতিনীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে পবিত্র ধর্মগ্রন্থগুলির উপর গুরুত্ব দেওয়া হয়নি তার কয়েকটা নিয়ে আমি এখানে বলি যে তিনি তার বইতে লিখেছেন ছয় নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে আরবি শব্দ রমজান শব্দটা এসেছে সংস্কৃত শব্দ থেকে রামা এবং ধ্যান ধ্যান মানে উপাসনা রামা মানে হৃদয়ের উজ্জ্বলতা তাই তার মতে রমজান শব্দটা সংস্কৃত ভাষা থেকে এসেছে যার অর্থ উপাসনা করার মাস এটা যেটায় আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে একমত না রমজান এটা একটা আরবি শব্দ যেটা এসেছে আরবি শব্দ রামাদা থেকে যার অর্থ পৃথিবী গরম হয়ে আসছে সূর্যের প্রখর উত্তাপে ইসলামী পঞ্জিকায় মাসগুলো দেখলে দেখবেন রমজান হচ্ছে নবম মাস তখন তাকে গ্রীষ্মকাল এভাবে নামটা এসেছে তাই যদি বলা হয় শব্দটা এসেছে সংস্কৃত ভাষা থেকে আমি একেবারেই একমত না সেরকম একইভাবে বলা হয়েছে যে নামাজ ইসলামে এই শব্দটা এসেছে সংস্কৃত শব্দ নামা থেকে যার অর্থ উপাসনা করা আর যা যা থেকে যার অর্থ ঈশ্বরের কাছাকাছি তাহলে এর অর্থ উপাসনা করা তবে নামাজ শব্দটা কোনো আরবি শব্দ না এই শব্দটা কোরআন বা হাদিসের কোথাও পাওয়া যাবে না উপাসনা করা বা ইবাদত করাকে কোরআনে বলা হয়েছে সালাত নামাজ একটা ফার্সি শব্দ ভারতীয় উপমহাদেশেও এই শব্দটা ব্যবহার করা হয় এটা ইসলামিক শব্দ না নামাজ একটা ফার্সি শব্দ যার অর্থ অধীনতা এটা কোনো ইসলামিক শব্দ না আরবি শব্দও না এরপর যদি আরও দেখেন শ্রী শ্রী রবিশঙ্কর তিনি তার বইয়ে লিখেছেন যে কাবা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ গারবা এবং গ্রহ থেকে এক কথায় গাহবাহ আমি এমনটা কোথাও পাইনি যে কাবা শব্দটার উৎপত্তি হয়েছে এভাবে কাবা একটি আরবি শব্দ যার উৎপত্তি হয়েছে আরবি শব্দ কাব থেকে যার অর্থ ফোলানো এছাড়াও কাবা অর্থ কোনো বাড়ির উপর গম্বুজ কাবাতুল্লা কোনো বাড়ির উপর ফোলানো গম্বুজ তাই কাবা শব্দটা সংস্কৃত থেকে এসেছে আমার মতে এটা বিশ্বাসযোগ্য নয় এছাড়া এই বইয়ে আরও বলা হয়েছে যে আল হাজরে আসওয়াদ কালো পাথর যেটা রয়েছে কাবা শরীফের পাশে এই শব্দটার মূল সঙ্গে আসওয়াতা যার অর্থ গাঢ় রঙের পাথর বা শিবলিঙ্গ এটা তো আমি একমত না হাজরে আসওয়াদার উৎপত্তি আরবি শব্দ হাজর থেকে যার অর্থ পাথর আসওয়াদা মানে কালো কালো পাথর এটাকে শিবলিঙ্গের সাথে তুলনা করা এটা ঠিক না এটা আরবি শব্দ এর মূল শব্দগুলো আরবি ভাষায় এছাড়াও আরও অনেক কথাই উল্লেখ করা হয়েছে তার বইতে যেগুলো ঠিক না যারা ইসলাম সম্পর্কে জানেন তারা বুঝবেন যে তার উদ্দেশ্যটা সৎ ছিল তবে ইসলাম সম্পর্কে না জানা কেউ বইটা পড়লে সেটাই বিশ্বাস করতে শুরু করবে উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে তার বইয়ের পৃষ্ঠা নম্বর এগারোতে বারো নম্বর অধ্যায়ে মৃতদেহ সৎকারের ব্যাপারে আমি আপনাদের আগেও বলেছি যে এই বইটা দিয়ে আমাকে চূড়ান্তভাবে বিচার করবেন না এখানে আমি বইটা ঠিক না ভুল সেটা নিয়ে বলতে আসিনি আমি বলতে চেয়েছি এটার পেছনের উদ্দেশ্যটাকে দেখুন আমি হয়তো খুব বেশি জানতাম না তবে আমার উদ্দেশ্য ছিল এই যে আমি চেয়েছিলাম মুসলমান এবং হিন্দুদের একত্রিত করতে বইটা যদি ভুল কথা বলে তাহলে পড়ার দরকার নেই ভাবার দরকার নেই তবে আমি যা বলতে চেয়েছি তা হলো প্রত্যেক ধর্মেরই ভালো দিক আছে এক ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করলে সমস্যার কোন রকম সমাধান হবে না একটা বিষয় মনে রাখতে হবে ডেনিশ কুকি খাওয়ার জন্য ডেনিশ হতে হবে না সব জায়গা থেকে শিখুন আর একই সাথে অনুরোধ করছে শুধু অন্যের ভুল খোঁজার চেষ্টা করবেন না আমি এই বইটা মাত্র তিন দিনে লিখেছিলাম আমি জানি ভালোভাবে জানি আমি এই বইয়ের আরো অনেক ভুল আপনাদের সামনে বলতে পারি এই বইয়ের অনেক ভুলের কথা আমি নিজে আপনাদের সামনে বলেছি তাই বইটাতে যে ভুলগুলো আছে থাকুক না সেগুলো সেটা যেন আমাদের হৃদয় বা মনে গেঁথে না যায় বুঝতে পেরেছেন আমি কি বলেছি বইটাকে বাদ দিন পড়ার দরকার নেই আমি নিজেও জানি বইটাতে ভুল আছে এর জন্য এর দ্বিতীয় কপি বের করা হয়নি এটা একবারই ছাপা হয়েছিল সব মানুষকে একত্রিত করতে হবে এটাই ছিল আমার বইটার মূল উদ্দেশ্য এটা কোনো পাণ্ডিত্যের বই না আমি এই কথা বইয়ের ভূমিকাতে লিখেছি আর মুখেও তা বারবার অনেকবার করে বলেছি বইটা যদি সব মানুষকে একত্রিত করতে পারে তাহলে ভালো তা না হলে আমি স্বীকার করছি বইটিতে ভুল আছে আর আপনারাও আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আমাদের বক্তাদের আবারও এই অনুষ্ঠানের কিছু নিয়মকানুন মনে করিয়ে দিতে চাই প্রত্যেক বক্তাই পাঁচ ছয় মিনিট সময় পাবেন তাদের কাছে করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখানে অনুরোধ করব এই যেমন এখানে দেড় দুই মিনিট বেশি লাগলো এতে বেশ অসুবিধা হয়ে যায় যদিও আমার সামনে একটা স্টপ ওয়াচ রয়েছে কত সময় বেশি বা কম গেল সেটা হিসাব করার জন্য এতে করে আমার হিসাব রাখতে সমস্যা হয় আমি আমাদের বক্তাদের অনুরোধ করব আমরা নিয়ম মেনে চললে অনুষ্ঠানটি এই স্বল্প সময়ের মধ্যেই আরও ফলপ্রসূ হবে আমি শ্রোতাদের অনুরোধ করব দয়া করে আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত এবং সরল করবেন শেষ ভদ্রলোক প্রশ্ন করতে গিয়ে প্রায় দশটি সেন্টেন্স বলেছেন প্রশ্নটা মাত্র চারটা সেন্টেন্সে বলতে পারেন এখানে আমরা প্রায় দুই তিন মিনিট সময় নষ্ট করলাম আমি আরও দুই তিন মিনিট সময় দেব ডক্টর জাকিরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বক্তাদের অনুরোধ করব যে প্রশ্ন করা হয়েছে শুধু সেটার উত্তর দেওয়ার জন্য আপনি এই সময়ের মধ্যেই পরের উত্তরটার সাথে আগের উত্তরটাও দিতে পারেন থ্যাংক ইউ শ্রী শ্রী রবিশঙ্কর বললেন যে তিনি তাড়াহুড়ো করে লিখেছিলেন আমাদের মানতে হবে যে তার আন্তরিকতার কোনো অভাব নেই তিনি বলছেন যে বইটা দ্বিতীয়বার ছাপাননি খুবই ভালো কথা এজন্য তাকে ধন্যবাদ জানাই যারা হিন্দু ও ইসলাম ধর্মের সাদৃশ্য সম্পর্কে জানতে চান আমি নিজেও একটা বই লিখেছি হিন্দু ধর্ম ও ইসলামের মধ্যে সাদৃশ্য নিয়ে বইটি প্রচুর পরিমাণে ছাপানো হয়েছে খুব শিগগিরই বইটির লক্ষ্য কপি ছাপানো হবে আপনাদের সবাইকে বইটি পড়ার অনুরোধ করছি নিশ্চয়ই এটা হিন্দু এবং মুসলমানদের একত্রিত করবে এতে সঠিক উদ্ধৃতি আছে আশা করি আমাদের কারো অনুভূতিতে আঘাত লাগবে না থ্যাংক ইউ ভেরি মাচ কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H sort code three zero double zero eight three swift BIC code I B IBO BGB double two IBAN GB five two L O LO YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV Peace TV মানবতার সমাধান সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা বাংলা মানবতা সমাধান এবার প্রশ্ন করা হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্করের কাছে মহিলাদের মধ্য থেকে তিন নম্বর মাই আসসালামু আলাইকুম আমার নাম আসিয়া সামিরা হাসিব আমি একজন quality assistant engineer Leeds Cisco Systems আমার প্রশ্নটা হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্যে তিনি ভালোবাসার সম্পর্কে বলেছেন অন্যদের না বদলানোর কথা বলেছেন এছাড়াও তিনি এই পৃথিবীর সবাইকে ভালোবাসার সময় যুক্তি ব্যবহারে নিষেধ করেছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত কিন্তু আমার একটা বিষয় পরিষ্কার করতে ওনার উত্তরটা জানা দরকার পৃথিবীতে আজকের দিনে আমরা প্রায় শুনি যে আত্মঘাতী বোমা হামলা সন্ত্রাসী আক্রমণ ইত্যাদি কথা এই ধরনের ঘৃণ্য অপরাধের সাথে যারা জড়িত তাদেরও কিছু উদ্দেশ্য আছে তাই তার উদ্দেশ্যকে আমার শ্রদ্ধা করতে হবে তাহলে আপনি যেহেতু বললেন যে সবাইকে ভালোবাসতে হবে এবং আমিও তাকে ভালোবাসব এছাড়াও আপনি যুক্তি ব্যবহার করতে নিষেধ করেছেন তাহলে সে যে ভুল কাজ করছে এটা বলার কোনো অধিকার আমার নেই এই ব্যাপারটা আমাকে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ আপনাকে ধন্যবাদ আমি কখনো যুক্তি ব্যবহারে নিষেধ করিনি প্লিজ আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না আমি বলেছি কুতর্ক করবেন না ভুল যুক্তি ভুল যুক্তি ব্যবহার করা যাবে না আর যুক্তি প্রদান করে একমাত্র কথা নয় হ্যাঁ আপনি অবশ্যই আত্মঘাতী হামলাকারী বা সন্ত্রাসীকে থামাবেন তারা মনে করছে শুধু তারাই ঠিক তাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক আর শুধুমাত্র তাদেরই এই পৃথিবীতে বাঁচার অধিকার রয়েছে অন্য মানুষ বা অন্য কোনো ধর্মবিশ্বাসের ভিত্তির উপর তাদের কোনো রকম শ্রদ্ধাবোধ নেই তারা এতই উগ্রপন্থী যে তাদেরকে এই পথ থেকে অবশ্যই থামাতে হবে আমি কখনো বলিনি যুক্তি ব্যবহার করবেন না আমি বলেছি এমন যুক্তি দেবেন না যাতে মানুষ আলাদা হয়ে যায় ভুল যুক্তি ব্যবহার করে কাউকে কখনোই দোষারোপ করবেন না মানুষকে দোষারোপ করার জন্য আমরা আসিনি সবচেয়ে বড় অপরাধীরা বর্তমানে যারা কারাগারে শাস্তি ভোগ করছে এমন এক লক্ষ পঁচিশ হাজার কয়েদি আমাদের প্রোগ্রাম ফলো করছে ব্রিদিং এক্সারসাইজ সুদর্শন ক্রিয়া দেখবেন তাদের ভেতরে এবং জীবনে কি পরিবর্তন এসেছে তাই আমি আপনার প্রশ্নের উত্তরে বলছি যে আমি কখনোই যুক্তির বিরুদ্ধে অবস্থান করছি না আমি আপনাকে অযৌক্তিক হতে বলছি না বলছি না তাদের কিছু শেখাবেন না না আমি এমন কথা বলছি না তবে যুক্তির কথা বলে অন্য মানুষের ঐতিহ্যকে কখনোই অশ্রদ্ধা করবেন না এটা সবার প্রতি আমার একান্ত অনুরোধ এর পরের প্রশ্ন মহিলাদের কাছ থেকে ডক্টর জাকিরের কাছে হ্যাঁ আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়কের কাছে তবে প্রথমেই আমি শ্রী শ্রী রবি শঙ্করকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে তার এই গর্ব বক্তৃতার জন্য ধন্যবাদ শ্রী শ্রী রবি শঙ্করজি আমার প্রশ্ন জাকির ভাইয়ের কাছে মহানবী মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের কথা কি হিন্দু ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে বোন আপনি প্রশ্ন করেছেন যে মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে কি না আমি এখানে আবারও এই বইটা সাহায্য নেব তবে প্লিজ শ্রী শ্রী রবিশঙ্কর এই বইয়ের ২৬ নম্বর পৃষ্ঠায় লিখেছেন শিরোনাম হল নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ সম্পর্কে বেদের ভবিষ্যৎবাণী তিনি রেফারেন্স দিয়েছেন ভবিষ্য পুরানা পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক হচ্ছে পাঁচ থেকে ছয় গুরুজি এটাই একমাত্র রেফারেন্স যেটা আপনি এই বইয়ে উল্লেখ করেছেন এটা একদম খাঁটি এটা পুরোপুরি ঠিক আমি আপনার সাথে পুরোপুরি একমত নবী মোহাম্মদ সম্পর্কে বেদের ভবিষ্যৎবাণী এই শিরোনামে শ্রী শ্রী রবিশঙ্কর অনেক জায়গায় বেদের উদ্ধৃতি দিয়েছেন শুধুমাত্র নবী মোহাম্মদের কথা বলার সময় তিনি রেফারেন্স দিয়েছেন ধর্মগ্রন্থ থেকে আর সেটা হলো ভবিষ্য পুরাণা পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে ছয় আমি অভিনন্দন জানাই শ্রী শ্রী রবিশঙ্করকে আপনি যা বলেছেন তা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আমি আরও বলি রেফারেন্স দেওয়া থাকলেও শ্লোকটা সেখানে বলা হয়নি যদি আপনি ভবিষ্য পুরাণে পড়েন পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট এখানে বলা হয়েছে যে একজন বহিরাগত আসবেন একজন বিদেশি অন্য ভাষায় কথা বলবেন সংস্কৃত ছাড়া তিনি আসবেন তার সঙ্গী সাথীদের নিয়ে অর্থাৎ সাহাবাগণ এবং তার নাম হবে মুহাম্মদ আর রাজা ভোজ এই ব্যক্তিকে স্বাগত জানাবেন সম্মানের সাথে এবং বলবেন ও মানব জাতির গর্ব ও আরবের অধিবাসী সংস্কৃত শব্দটা হলো মরস্থাল সেই ব্যক্তি আসবেন বালির স্থান থেকে একটি মরুভূমি থেকে এবং তিনি এক বিশাল কাহিনী তৈরি করবেন শয়তানকে ধ্বংস করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা আরও উল্লেখ আছে ভবিষ্য পুরাণায় পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশে যে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন এর আগে শত্রুকে হত্যা করা হয়েছে এবার আরও শক্তিশালী শত্রু আসছে আমি একজন ব্যক্তিকে পাঠাবো যার নাম মোহাম্মদ যাতে করে মানুষজন ঠিক পথে থাকে এবং ও রাজা তুমি পিসাসদের রাজ্যে কখনো যেও না আমি তোমাকে আমার দয়া দিয়ে শুদ্ধ করে নেব অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি এসে বলবেন যে ঈশ্বর পরমাত্মা তাকে পাঠিয়েছেন এজন্য যে আর্য ধর্ম অর্থাৎ সত্যের ধর্ম যেন টিকে থাকে আমি সত্যের ধর্মকে প্রতিষ্ঠা করে যাব আমার অনুসারীদের শূন্যতে খাতনা দেয়া থাকবে আমরা জানি যে মহানবী সাল্লাহ সাল্লামের অনুসারীরা খাতনা করেন তাদের মাথার পেছনে কোনো লেজ থাকে না সিন্ডিও থাকে না তাদের মুখে দাড়ি থাকবে তারা একটা বিপ্লব সৃষ্টি করবে তাদের ইবাদতের সময় আজান দেবে তারা সব সময় হালাল প্রাণী খাবে তবে শুকরের মাংস খাবে না আর কোরআনে চার জায়গায় উল্লেখ আছে সুরা আল বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াতে সুরা আল মাইদার তিন নম্বর আয়াতে সুরা আল আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে এবং সুরা আল নেহালের একশো পনেরো নম্বর আয়াতে যে আপনারা শুকর খাবেন না আরও উল্লেখ আছে যে তারা নিরামিষ ভোজি হবে না আমিষ ভোজি হবে তাদের বলা হবে মুসলমান মহানবী সাল্লাহ সাল্লামের কথা আরো বলা হয়েছে ভবিষ্য পুরাণায় পর্ব তিন খণ্ড এক অধ্যায় তিন শ্লোক একুশ থেকে তেইশে তার কথা আরো বলা হয়েছে বেদে বিশ নম্বর গ্রন্থের একশো সাতাশ নম্বর অনুচ্ছেদের এক থেকে চোদ্দ পরিচ্ছেদে যাকে বলা হয় কুন্টাপ সুপ্তাস কুন্টাপ মানে লুকানো গ্রন্থি যার অর্থ পরে জানা যাবে সময় কম তাই পুরো বলতে পারছি না তবে প্রথম অনুচ্ছেদে বলছে তিনি নারাসাংসা যাকে প্রশংসা করা হয় তিনি হলেন কাউরামা শান্তির রাজপুত্র যিনি ক্ষমতাবান ব্যক্তি তাকে রক্ষা করা হবে ষাট হাজার নব্বই জন শত্রু থেকে এই সবই নির্দেশ করছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তার কথা আরও বলা হয়েছে অথর্ববেদে বিশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদে ছয় নম্বর পরিচ্ছেদে আজাবের যুদ্ধে অথর্ববেদে বিশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদে সাত নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে তিনি বিশ জন নেতাকে পরাজিত করবেন সে সময় মোটামুটি এই কয়জনের নেতা ছিল মক্কায় এছাড়াও উল্লেখ আছে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের তিপান্ন নম্বর অনুচ্ছেদের নয় নম্বর পরিচ্ছেদে তার কথা উল্লেখ আছে সামবেদে অগ্নিমন্ত্র চৌষট্টি নম্বর বলা হয়েছে যে তিনি তার মায়ের দুধ পান করবেন না আমরা জানি মহানবী সাল্লাম মায়ের দুধ পান করেননি তাকে আরও বলা হয়েছে আহম্মদ যিনি নিজের প্রশংসা করেন যেটা মোহাম্মদ সাল্লাহামের আরেক নাম সামবেদে উত্তর চিক এক নম্বর মন্ত্রে সামবেদের দ্বিতীয় অধ্যায়ের একশো নম্বর অনুচ্ছেদে তাকে যজুর্বেদের একত্রিশ নম্বর অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে বলা হয়েছে আহম্মদ অথর্বেদের আট নম্বর গ্রন্থের পাঁচ নম্বর অনুচ্ছেদে ষোলো নম্বর পরিচ্ছেদে অথর্ববেদের বিশ নম্বর গ্রন্থের একশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে চোদ্দ নম্বর পরিচ্ছেদে ঋগ্বেদের আট নম্বর গ্রন্থের ছয় নম্বর অনুচ্ছেদে দশ নম্বর পরিচ্ছেদে তাঁকে এখানে বলা হয়েছে নারা নারাশাংসা একটি সংস্কৃত শব্দ যার অর্থ নর বা মানুষ সাংসা অর্থ প্রশংসনীয় সেই মানুষ যে প্রশংসনীয় এই শব্দটা আরবিতে বললে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের উল্লেখ করা হয়েছে মোহাম্মদ নামে যার সংস্কৃত হল নানা নারাশাংসা বিভিন্ন ধর্ম গ্রন্থে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থে তেরো নম্বর অনুচ্ছেদে তিন নম্বর পরিচ্ছেদে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থে আঠারো নম্বর অনুচ্ছেদে নয় নম্বর পরিচ্ছেদে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের একশো ছয় নম্বর অনুচ্ছেদে চার নম্বর পরিচ্ছেদে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে তিন নম্বর পরিচ্ছেদে ঋগ্বেদের দুই নম্বর গ্রন্থে তিন নম্বর অনুচ্ছেদে দুই নম্বর পরিচ্ছেদে ঋগ্বেদের পাঁচ নম্বর গ্রন্থের পাঁচ নম্বর অনুচ্ছেদে দুই নম্বর পরিচ্ছেদে ঋগ্বেদের সাত নম্বর গ্রন্থে দুই নম্বর অনুচ্ছেদে দুই নম্বর পরিচ্ছেদে যজুর্বেদ বিশ অধ্যায়ের সাঁত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদ বিশ সাতান্ন অনুচ্ছেদে যজুর্বেদ একুশ অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদ একুশ অধ্যায়ের পঞ্চান্ন অনুচ্ছেদে যজুর্বেদ আঠাশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে যজুর্বেদ আঠাশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে যজুর্বেদ আঠাশ অধ্যায়ের বিয়াল্লিশ অনুচ্ছেদে এছাড়া আরও অনেক অনেক জায়গায় রয়েছে তাহলে এখন আপনারা সবাই বেদকে শ্রদ্ধা করবেন ডক্টর জাকির নায়ক নিজের মুখে বললেন সবারই বেদকে শ্রদ্ধা করা উচিত এবং আপনারা কেউ ভাববেন না যে এটা কাফির বা অবিশ্বাসীদের বই প্রত্যেক মুসলমানেরই এই গ্রন্থকে শ্রদ্ধা করা উচিত আর আমি ডক্টর জাকির নায়ককে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বেদের এই সত্যটাকে সবার কাছে জানানোর জন্য যে বেদ একই শিক্ষা একই জ্ঞান মানবতা ভালোবাসার কথা বলে থাকে ধন্যবাদ সবাইকে এরপরের প্রশ্ন রবিশঙ্করকে পুরুষদের মধ্য থেকে শুরু করুন আসসালামু আলাইকুম আমি সাইদ মহিউদ্দিন স্বামীর আমি M S N A medical college and হসপিটালের ল্যাব ম্যানেজার আমার প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করের কাছে আপনি খুব খুব সুন্দর কথা বলেছেন আপনি বলেছেন আমরা ভালোবাসব সবগুলো ধর্মকেই কিন্তু এই কিছুদিন আগে এখানে একটা সন্ত্রাসী আক্রমণ হলো আর আমি সেই রাতে হসপিটাল থেকে এর কিছুটা দেখেছিলাম একজন প্রত্যক্ষদর্শী মিডিয়াতে বলেছিল যে সে একজন লোককে সেখানে গোলাগুলি করতে দেখেছিল তখন রাত প্রায় পৌনে আটটার মতো হবে তবে পরে দেখা গেল যে কেউ সে কথার গুরুত্ব দিচ্ছে না আর তার পরের দিন মিডিয়ায় ইন্ডিয়ার মিডিয়ায় সমালোচনা করা হলো শুধু ইসলামকে আমি শ্রী রবিশঙ্করকে প্রশ্ন করতে চাই যে আপনি সব ধর্মকে ভালোবাসতে বলেছেন কিন্তু ইন্ডিয়ায় সন্ত্রাসের কথা বলতে গিয়ে শুধু ইসলামের সমালোচনা করে কেন আজকের আলোচনার বিষয় ঈশ্বরের ধারণা নিয়ে আমি আসলে আমি বলতে চাচ্ছি আমি আপনাদের বলতে পারি যে আমি মিডিয়ার মুখপাত্র নই আমি সরকারের মুখপাত্র নই পুলিশের মুখপাত্র নই আমি কারোর হয়ে কথা বলতে পারি না সেই একইভাবে আপনার ধর্মের মুখপাত্র কেবলমাত্র আপনি একাই নন আরও মানুষ আছেন প্রতিটি মানুষই তার ধর্মের মুখপাত্র হিসেবে কাজ করেন এখনকার দিনে মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ডে বেশ আতঙ্কিত হয়ে পড়েছে আর দুর্ভাগ্যজনকভাবে এর সাথে শুধু ইসলামকেই জড়ানো হয়েছে যেটা একেবারেই ঠিক নয় তবে এই চেহারাটা এই মানসিকতাটা আমাদেরকে বদলাতে হবে ইসলাম ধর্মের অনুসারীরা অন্য ধর্মকে মেনে নিতে পারে না এই চেহারাটা পাল্টে ইসলামের অনুসারীদের আরো বেশি বেশি সংযমী হতে হবে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক তরুণ এবং জ্ঞানীগুণী রয়েছেন আপনাদেরকে এটা শুরু করতে হবে যাতে করে ইসলাম সম্পর্কে মানুষের ধারণা পাল্টায় আর আমার ধারণা এটাই প্রথম পদক্ষেপ আজ যেমন আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়েছি এভাবে আমরা আবারও একত্রিত হব আর পৃথিবীকে দেখিয়ে দেব যে আমরা শান্তি ভালোবাসি একে অপরকে শ্রদ্ধা করি এবং অন্যের ধর্মকে শ্রদ্ধা করি কাউকে আমরা দোষারোপ করি না ধন্যবাদ সবাইকে এরপরে প্রশ্ন ডক্টর জাকিরের কাছে বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান وانتشت روحي وصار الدمع يجري يا إلهي জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার রাত সাড়ে দশটায়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 করছেন আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে তবে প্লিজ আমাদের আজকের এই অনুষ্ঠানের স্বার্থে বলছি আর আজকের এই আলোচনার বিষয় বোঝার জন্য আমি অনুরোধ করব দয়া করে ওই বই নিয়ে কোনো প্রশ্ন করবেন না এটা বাদে আপনি অন্য প্রশ্ন করতে পারেন আপনি অন্য কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারেন না হলে পরের জনকে প্রশ্ন করতে দিন আপনি একই টাইপের প্রশ্ন করতে পারেন তবে উনি কি বলেছেন সেটা নিয়ে আর প্রশ্ন না আমি অনুরোধ করব দয়া করে উনি কি বলেছেন সেটা নিয়ে আর সমালোচনা করবেন না কারণ উনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে তিনি এ ব্যাপারে কম জানেন আজকের এই মিটিংয়ে আমরা এসেছি আমাদের সাদৃশ্যগুলো দেখতে কোনো একটা বিশেষ ব্যাপারে একজনের হয়তো একটু কম জ্ঞান থাকতে পারে কোনো কোনো ব্যাপারে শ্রী শ্রী রবিশঙ্করজির হয়তো ডক্টর জাকির নায়কের চেয়ে বেশি জানে আর সেজন্যে সেভাবে বলতেও পারবে সে একইভাবে ডক্টর জাকির নায়ক হয়তো কিছু কিছু ব্যাপারে শ্রী শ্রী রবিশঙ্করজির চাইতে বেশি জানেন আজকের এই অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের একত্রিত করা এবার আপনি প্রশ্ন করতে পারেন অথবা আপনার পরের জনকে প্রশ্ন করার সুযোগ দিতে পারেন হ্যাঁ বলুন আসসালাম আলাইকুম আমার নাম আয়াজ কাজী আমার প্রশ্নটা হলো হিন্দু আর ইসলাম ধর্মে সর্বশক্তিমান ঈশ্বর কি আমাদের আমির জাতীয় খাদ্য খাবারের ব্যাপারে কোনো অনুমতি দিয়েছেন ভাই আপনি প্রশ্ন করেছেন যে হিন্দু আর মুসলমানদের ধর্মগ্রন্থে ঈশ্বর আমাদের আমিষ জাতীয় খাদ্য খাওয়ার অনুমতি দিয়েছেন কি না এখন ইসলামের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে কোনো মুসলমান যদি শুধু নিরামিষ খাবার খায় তারপরে সে খাঁটি মুসলিম হতে পারে ইসলামে এমন কোনো নির্দেশ নেই যে আপনি শুধু নিরামিষই খাবেন তবে পবিত্র কোরণেশ্বরা মাইদার এক নম্বর আয়াতে আছে যে তোমাদের অনুমতি দেয়া হলো সেই সব চতুষ্পদ প্রাণীর মাংস খাওয়ার জন্য যাহা হালাল বাকিগুলো হারাম পবিত্র কোরণের সুরা নাহালের পাঁচ নাম্বার আয়াতে উল্লেখ আছে এছাড়াও সুরা মুমিনুনের একুশ নাম্বার আয়াতে উল্লেখ আছে যে তিনি চতুষ্পদ যন্ত্র সৃষ্টি করিয়াছেন যাহাতে তোমরা শীত নিবারণ করিতে পারো এবং উহার মাংস খাইতে পারো তাহলে আল্লাহ আমাদের আমিষ খাওয়ার অনুমতি দিয়েছেন খাওয়াটা বাধ্যতামূলক না তবে খেতে চাইলে খেতে পারেন আর বিজ্ঞানও বলে আমিষ জাতীয় খাবারে প্রচুর খাদ্যগুণ থাকে খেতে সুস্বাদু আর আপনারা যদি লতাপাতা ভোজী প্রাণীদের দাঁতগুলো দেখেন যেমন ধরুন গরু ছাগল ভেড়া তাদের দাঁতগুলো সমান তারা শুধু লতাপাতা খায় কোনো মাংস খায় না এখন যদি মাংসাশী প্রাণীগুলোর দাঁতগুলো দেখেন যেমন ধরুন সিংহ বাঘ চিতা তাদের দাঁতগুলো মাংস খাওয়ার উপযোগী দাঁতগুলো সুচালু দাঁতগুলো তীক্ষ্ণ এখন যদি মানুষের দাঁত একটু ভালো করে দেখেন আমাদের সমান দাঁত আছে আমাদের সুচালু দাঁতও আছে এখন ঈশ্বর যদি আমাদের শুধু নিরামিষ খাওয়ারই অনুমতি দিতেন তাহলে সুচারু দাঁত দিলেন কেন আমাদের দাঁতগুলো হলো সর্বভোজী প্রাণীর দাঁত তাই ঈশ্বর আমাদের এমনভাবে দাঁত বানিয়েছেন যাতে আমরা আমিষ ও নিরামিষ দুটোই খেতে পারি আমিষ নিরামিষ একই সাথে তার মানে শাকসবজি এবং মাছ মাংস এরপর আপনি দেখবেন যে আমাদের মানুষের পরিপাকতন্ত্র আমিষ এবং নিরামিষ দুটোই হজম করতে পারে যদি আপনি জোর করে কোনো গরু ছাগল বা ভেড়াকে মাংস খাওয়াতে চান তারা হজম করতে পারবে না সেই একইভাবে সিংহ বাঘ বা চিতাবাঘকেও কোনো নিরামিষ বা শাকসবজি খাওয়ান তারা হজম করতে পারবে না মানুষ সবে হজম করতে পারে মানুষের একটা বৃহদান্ত্র আছে নিরামিষ হজমের পাশাপাশি মানুষ তাই আমিষও হজম করতে পারে মাছ মাংস কিছু আমিষ আছে যা আমরা হজম করতে পারি না কিছু নিরামিষও আছে হজম করতে পারি না যেগুলো হজম করতে পারি সেগুলো খাওয়া যায় আর মানুষের মধ্যে ভুল ধারণা আছে যে হিন্দু ধর্ম তার অনুসারীদের আমিষ খাওয়ার অনুমতি দেয় না মনুস্মৃতির পঞ্চম অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে আছে যেটা খেতে বলা হয়েছে সেটাই যদি আপনি খেয়ে থাকেন কোনো পাপ হবে না কারণ ঈশ্বরের নিয়মে কেউ খাদ্য খাবে কেউ খাদ্য হবে মনুস্মৃতির পঞ্চম অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে আছে যে বলিদানের উদ্দেশ্যে পশু হত্যা করলে কোনো রকম পাপ হবে না কারণ ঈশ্বর কিছু প্রাণীকে এজন্যই বানিয়েছেন মহাভারতের অনুশাসন পর্বে দেখবেন অষ্টআশি অনুচ্ছেদে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবদের বড় ভাই বিশ্বকে জিজ্ঞেস করলো যে পূজার সময় আমরা কি উৎসর্গ করব কি দেব যাতে আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকেন বিশ্ব বললেন মহাভারতে উল্লেখ আছে যদি শাকসবজি উৎসর্গ করো পূর্বপুরুষরা এক মাস সন্তুষ্ট থাকবেন যদি মাছ দাও দুই মাস থাকবে যদি ভেড়া দাও তিন মাস থাকবে যদি দাও খরগোশ চার মাস থাকবে আর যদি ছাগলের মাংস দাও পাঁচ মাস থাকবে যদি শুকর দাও ছয় মাস থাকবে যদি পাখি দাও সাত মাস যদি হরিণ দাও আট মাস এইভাবে আরও অনেক যদি দাও মহিষ এগারো মাস যদি গরু দাও পুরো এক বছর আর যদি তুমি গন্ডারের মাংস বা ছাগলের লাল মাংস দাও পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন সারা জীবন ধরে তাহলে হিন্দু ধর্ম তার অনুসারীদের আমিষ খাওয়ার অনুমতি দেয় তবে অন্যান্য আরও অনেক ধর্মের প্রভাবে যাদের বিশ্বাসটা অন্যরকম অনেক লোকই শুধু নিরামিষ খায় আর এখানে তাদের যুক্তিটা হলো কোনো প্রাণীকে হত্যা করা উচিত না তাহলে একটা গাছ মারলে সেটা হবে প্রাণী হত্যা তাহলে সেটা হবে অন্যায় আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা জানি এমনকি গাছেরও জীবন আছে এবার যুক্তিটা একটু বদলালো আর তারা বলল আচ্ছা মেনে নিলাম যে গাছের জীবন আছে কিন্তু ব্যথা অনুভব করতে পারে না তাই পশু হত্যা করলে গাছ হত্যার চেয়ে বেশি পাপ হবে আজকের বিজ্ঞানের কল্যাণে আমরা এটাও জানি যে গাছ ব্যথা অনুভব করে তারা কাঁদতে পারে খুশি হতে পারে একবার এক নিরামিষভোজী লোক আমাকে বলেছিল যে জাকির ভাই মেনে নিলাম যে গাছের জীবন আছে ব্যথা অনুভব করতে পারে কিন্তু গাছের মাত্র দুটো বা তিনটা ইন্দ্রিয় আছে পশু পাখির আছে পাঁচটা ইন্দ্রিয় গাছের দুটো ইন্দ্রিয় কম তাই গাছ হত্যার চাইতে পশু হত্যা করা আরো বেশি অপরাধ আমি তখন বললাম যে মানলাম আপনার কথা যে পশু পাখির চাইতে গাছপালার দুটো ইন্দ্রিয় কম তারপর একটা প্রশ্ন করলাম যে ধরুন আমার এক ভাই সে জন্ম থেকেই বোবা আর কালা দুটো ইন্দ্রিয় কম সে বড় হওয়ার পর কেউ একজন তাকে খুন করে ফেললো আমি কি জজের কাছে বলবো লর্ড এই হত্যাকারীকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল আমি আরও বলবো এই হত্যাকারীকে বেশি শাস্তি দিন এ একটা মাসুমকে মেরেছে একজন নিষ্পাপকে মেরেছে তাই ইসলামে এটা কোনো ব্যাপার না যে আপনার পাঁচটা না তিনটা ইন্দ্রিয় আল্লাহ বলছেন যেগুলো তোমার শরীরের জন্য ভালো যেটা হালাল সেটা খেতে পারো আমার কথা যদি বলেন যদি কেউ শুধু নিরামিষ খেতে চায় আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি কেউ বলে যে আমিষ খাওয়াটা হলো অন্যায় তখন আপত্তি আছে তা না হলে কিছু মানুষ শুধু নিরামিষ খেলে আমাদের জন্যই ভালো কারণ ইন্ডিয়ার সব মানুষ যদি এখন আমিষ খাওয়া শুরু করে দেয় মাংসের দাম বেড়ে যাবে এর পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে রবি শঙ্করজির কাছে আমার প্রশ্ন শ্রী শ্রী রবি শঙ্করের কাছে তিনি তার বক্তৃতায় বলেছেন যে ভায়োলেন্সকে মানে হিংসাকে কোনো ধর্মই অনুমোদন দেয়নি তাই যদি হয়ে থাকে তাহলে কৃষ্ণ কেন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে সে যেন তার নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করে আপনি যদি যুদ্ধের পক্ষে যুক্তি খুঁজতে যান সেটা তাহলে সব ধর্মে পাবেন জিহাদির আছে এছাড়াও খ্রিস্টানদের ধর্মগ্রন্থে যীশুখ্রিস্টই বলেছেন যে আমি শান্তির জন্য আসিনি ঝগড়া বাঁধাতে এসেছি বাবার সাথে ছেলের এবং মায়ের সাথে মেয়ের এসব কথাকে আমাদের ভুল পথে চালিত করলে হবে না মহাভারতে স্পষ্ট করে বলা আছে কৃষ্ণ অর্জুনকে বলছেন যুদ্ধ করো তবে ক্রোধ দিয়ে নয় ন্যায়ের জন্য যুদ্ধ করো ধর্ম স্থাপনের জন্য যুদ্ধ করো আত্মঘাতী বোমা হামলাকারী দিয়ে নিরীহ মানুষদের মেরে আপনি পৃথিবীতে আতঙ্ক ছড়াতে পারেন না আপনাকে ধর্ম আর ন্যায় পালন করতে হবে আর গীতাতেও একই কথা বলা হয়েছে একজন যোদ্ধাকে লড়তে হবে আমি এটা বলছি না যে কোথাও কোনো গোলমাল বাঁধলে পুলিশ চুপচাপ বসে থাকবে পুলিশ সেখানে অবশ্যই আসবে আর যদি কোনো রায়ট হয় তাহলে মানুষকে রক্ষা করবে আর সেটাই হলো তাদের কর্তব্য অর্জুন একজন যোদ্ধা হিসেবে তার কর্তব্য থেকে পালিয়ে বেড়াচ্ছিল একজন যোদ্ধা হিসেবে সে তার কর্তব্য পালন করছিল না তাই কৃষ্ণ তাকে বুঝিয়েছিল কর্তব্য পালনের জন্য প্লিজ মনে করবেন না যে এখানে যুদ্ধকে সমর্থন করা হয়েছে কৃষ্ণ কথা বলেনি তিনি বলেছেন তোমার মনের মধ্যে কারো প্রতি কোনো রকম রাগ বিদ্বেষ বা ঘৃণা পুষে রাখবে না অদ্বেষ্টা সর্বভূতানা মৈত্র করুণ এই শ্লোকটাতে বলা হয়েছে এই পৃথিবীর কোনো সৃষ্টিকে ঘৃণা করবেন না সমবেদনা আর বন্ধুত্বপূর্ণ মনোভাব সবার প্রতি রাখুন তবে আপনার কর্তব্য আগে আমি আপনাদের সবাইকে একটা অনুরোধ করব প্লিজ অন্য ধর্মের ব্যাপারে কোনো রকম খারাপ ধারণা পোষণ করবেন না তা না হলে যেটা হবে আপনারা আমাকে এই একই ধরনের প্রশ্ন করবেন বলবেন অর্জুন কি ঠিক ছিল বা রাম কি ঠিক ছিল সে কেন সীতাকে এই সবগুলো ব্যাপার আসলে অনেক গভীর গভীর বিষয় যা আপনাকে অনেক পড়তে হবে মাত্র দু একটা কথায় উত্তর দেওয়া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 এর মানে কি এই নয় যে ঈশ্বর এই বিশ্ব জগতের প্রত্যেকটা অণুতে প্রত্যেকটা পরমাণুতে উপস্থিত থাকেন এ ব্যাপারটা একটু পরিষ্কার করবেন বোন আপনি প্রশ্ন করেছেন আপনি যতটা বুঝতে পারেন যে ঈশ্বর হলেন সর্বব্যাপী যে প্রত্যেক অনুপরমাণুতে তিনি আছেন আর আমার মতামত কি আমি কোরআনের একজন ছাত্র আমি কোরআনে এমন কোনো আয়াত পাইনি যেটা বলছে যে ঈশ্বর হলেন সর্বব্যাপী আর এমন কোনো সহি হাদিসও নেই যেটা বলছে যে ঈশ্বর সর্বব্যাপী তবে আমি জানি যে এক একজন এক একভাবে চিন্তা করবে যে ঈশ্বর কোথায় আছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এই প্রশ্নটার খাতিরে বলছি এটা নিয়ে তর্ক করবেন না একবার এক মহিলা সে গিয়েছিল নবীজির কাছে নবীজি পরীক্ষা করতে চাইলেন তার বিশ্বাস তার ইমান তাই জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায় মহিলা আঙ্গুল তুলল তিনি সবার উপরে নবীজি বললেন ঠিক বলেছ আমি জানি এক একজন মানুষ আসলে এক একভাবে চিন্তা করে তবে কোরআন বা হাদিসের কোথাও এমন কথা লেখা নেই যে ঈশ্বর হলেন সর্বব্যাপী আর আল্লাহর এমন কোনো নামও শুনিনি যেটার অর্থ হলো সর্বব্যাপী আশা করি উত্তরটা পেয়েছেন এর পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে শ্রী শ্রী রবি শঙ্করজির কাছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারাকাত আমার নাম সাদিক ভাই আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি If I should appropriately introduce myself for the glory of Allah Ta'ala, my previous name was Abhivade Angirasa Bharaspatya Bharatwaja Trayarashyaga Pranamita Bharatwaja Gotraga Dakshayani Sudraga Samasagadhyahai Srinivasa Sharmanamam Agammasmi Bhukhu. দুই সালের জানুয়ারি মাসে চেন্নাই শহরে ডক্টর জাকির নায়েক একটা বিশাল মিটিং করেছিলেন আল্লাহর অশেষ রহমতে আমি সেই মিটিংয়ে ছিলাম সেখানে আমি তহিদের আলোর সন্ধান পেয়েছি আর আমি সত্যিকারের সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে পেরেছি আমি স্বেচ্ছায় আর নির্দ্বিধায় ইসলাম গ্রহণ করেছিলাম কোন রকম প্রশ্ন করিনি প্রশ্ন হলো প্রশ্নটা হলো আমার আপনি আপনার প্রশ্নটা করেন আমার ভলেন্টিয়ারদের বলবো যে একটু খেয়াল রাখতে আমাদের বক্তারা যথেষ্ট জানেন তারা এই বিষয়টা জানেন আপনি সরাসরি প্রশ্নটা করেন কোনো ভূমিকা ছাড়া ধরে নিচ্ছি আমাদের বক্তারা আপনাদের প্রশ্ন শুনলেই পেছনের ভূমিকা বুঝতে পারবেন আর দয়া করে প্রশ্ন করতে এসে মন্তব্য করে বসবেন না প্লিজ আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ আপনারা অনেক সাহায্য করেছেন ধৈর্য ধরেছেন অনেক ভদ্রতা করেছেন আর প্রশ্ন করার সময়ও যদি এগুলো একটু মেনে চলেন আশা করি আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করতে পারবো হ্যাঁ ভাই হ্যাঁ, আসলে ডক্টর জাকির নায়ক যখন ওনার লেকচার দিচ্ছিলেন তখন বিষ্ণুর কথা বললেন যে বিষ্ণু অর্থ রক্ষাকারী আর আপনি যখন লেকচার দিলেন তখন আপনি বললেন যে বিষ্ণু আসলে হলেন পাঁচটি উপাদান যা দিয়ে পুরো বিশ্ব জগৎ তৈরি আরও অনেক কিছু এবার আমি আপনাকে বলি বিষ্ণু সহস্র নামায় কিন্তু এই কথা একেবারে পরিষ্কারভাবে লেখা আছে এটা দিয়ে আপনি আমাকে বিষ্ণুর কোনো ব্যাখ্যা দিতে পারবেন Suklam Bharadram Vishnam Sasivarnam Saturpujam Prasannavadhanam Dhyayet Sarva Viknobashantaye Yashya Smarana Mahatrena Janma Samsara Bandhanat Limuchade Namattasmai Vishnavet Sarva Jishnavet Om Namo Vishnave Prabha Vishnave Sri Vaishambhayano Vacha Sudhva Shena Bhavanachaka Sarvasaga আমি এখানেই থেমে যাচ্ছি এখন আপনার কাছে আমার প্রশ্নটা হলো এক্সকিউজ মি ভাই দেখেন আপনি যেটা করছেন প্রথম একটা ভূমিকা বলে নিয়ে তারপর প্রশ্নটা করছেন প্লিজ কোনো ভূমিকা করবেন না আপনার প্রশ্নটা সরাসরি করে ফেলুন ধরে নিচ্ছি আমাদের বক্তারা প্রশ্ন শুনলে বুঝতে পারবেন হ্যাঁ আপনার মাইক চালু করা হলো এখন আপনাকে এক মিনিট সময় দেয়া হলো আর আপনাকে একটা প্রশ্ন শেষ করতে হবে এই এক মিনিটে এক্সকিউজ মি গুরুজি এখন আপনি দয়া করে যে বিষ্ণু সহস্র নামাটা বললাম সেটার সারমর্মটা বলেন আমি জানি আপনি পারবেন না আমি এখানে দাঁড়িয়ে একদম নিশ্চিতভাবে বলতে পারি আল্লাহ একদিন আপনাকে হেদায়ত করবেন খুব বেশি দূরে নেই সেদিন শুধু আপনি না আপনার ভক্তদের হেদায়ত করবেন আমি বলে রাখলাম হ্যাঁ এক্সকিউজ আমি ভলেন্টিয়ারদের বলবো দয়া করে একটু খেয়াল রাখবেন যে লোকজন এখানে প্রশ্ন করতে এসে যেন ইমোশনাল না হয়ে যায় ভদ্রভাবে প্রশ্ন করতে বলুন এই অনুষ্ঠানের খাতিরে দয়া করে লোকজনকে কোনো রকম মন্তব্য করতে দেবেন না তারা এখানে তাদের প্রশ্নগুলো করবেন এটা মোটেও উচিত হচ্ছে না আমাদের এখানে দুইজন জ্ঞানী লোক আছেন আর তাদের সম্মান করতে হবে যদি কেউ এ ধরনের প্রশ্ন আবার করেন আমি ভলন্টিয়ারদের বলবো তাকে পেছনে পাঠিয়ে দেবেন আপনারা যদি প্রয়োজন হয় আমি আপনাদের বলবো যদি বের করে দিতে হয় বের করে দেবেন থ্যাংক ইউ এই যুবকের জন্য আমার বেশ দুঃখ হচ্ছে সে ভুল উদ্ধৃতি দিল আর সে উন্মত্ত হয়ে আছে আর সে ভাবছে আল্লাহ একদিন হয়তো আমাকে তার আশীর্বাদ দেবেন বাবাজি তিনি আমাকে আশীর্বাদ করেছেন তিনি আমার অনেক কাছে আর সে কারণে আমি বুঝতে পারি যে আপনার মতো যুবকদের কারণে আজ পৃথিবীতে ইসলামের নামে এত বদনাম ছড়াচ্ছে আপনার ধারণা আপনি শুধু একই সত্যিটা জানেন আর কেউ সত্যিটা জানে না বাবাজি আপনি বোঝার চেষ্টা করুন একটু সম্মান করুন এইসব ধর্মগ্রন্থের কথাগুলো অনেক গভীর আপনি যতখানি বললেন তারপরে আরো অনেক আছে সেগুলো পড়েন সেগুলো গভীরে প্রবেশ করেন শুধু বাইরে মলারটাই দেখবেন না কথাগুলোর গভীরে প্রবেশ করুন ঠিক আছে আপনি একটা হিন্দু পরিবারে জন্মেছিলেন তারপরে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু কোনো কিছু বাতিল করে দিয়ে অন্য কিছু গ্রহণ করা শুধু এটাই বোঝায় যে আপনি কতখানি অজ্ঞ এটা বোঝায় না যে আপনি জ্ঞানী এটা বোঝায় যে জ্ঞানের ব্যাপারে আপনি কতখানি সীমিত এবং হিন্দু ধর্মের ঈশ্বর সম্পর্কে আপনি কতখানি অন্ধকারে আছেন তাই আমি আপনাকে বলি বিষ্ণু সহস্রনামা যদি বুঝতে চান এটা একটা বিশাল জিনিস এর প্রত্যেকটা শব্দ নিয়ে অনেক বড় বড় বই লেখা যায় অনেক জ্ঞান অর্জন করা যায় কিন্তু পোতি পড়পড় জগমুবা পণ্ডিত ভয়ানক এমন পণ্ডিত হলে তো সমাজের ক্ষতি হবেই যে যত সামান্য পড়াশোনা করে নিজেকে পণ্ডিত ভেবে বসে থাকে ঢাই অক্ষর প্রেম কি পড়ে সো পণ্ডিত হয় জ্ঞানকে আহরণ করুন আর আপনি যে ধর্ম পালন করছেন সে ধর্মের জন্য আপনি সুনাম বয়ে আনতে পারেন কখনোই উগ্রপন্থী হবেন না এবং এটা মনে করবেন না যে সবাই আপনার ধর্ম আপনার বিশ্বাস আপনার রীতি অনুযায়ী চলবে এটা মোটেও গ্রহণযোগ্য নয় যে আপনি আমাকে বদলাতে পারবেন এই জীবনে না কারণ আমি আমার মন শরীর সবই সঁপে দিয়েছি আর আমাদের মধ্যে অনেকেরই শরীর মন সবই বদলাতে হবে প্রত্যেক মানুষকে বুঝতে হবে তাদের স্বস্ব অন্তর দিয়ে হৃদয়ের ভালোবাসা দিয়ে আর জ্ঞানের প্রতিটি অভিজ্ঞতা দিয়ে মনে রাখতে হবে শুধুমাত্র উদ্ধৃতি আর কথা বলে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করতে চাইলে আমাদের সমাজের সমস্যাগুলো শুধু বাড়বে আর কিছুই হবে না আসুন আমরা সবাই বন্ধুর মতো পাশাপাশি থাকি ভাই বোনের মতো বসবাস করি একে অন্যকে সম্মান করি শ্রদ্ধা করি কোনো রকম সমালোচনা করবেন না ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এরপরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে আমি মোহাম্মদ আখিল আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট আমার প্রশ্ন হলো শ্রী শ্রী রবিশঙ্কর ওনার লেকচারের সময় বেদের একটা শ্লোক বলেছেন যেটা আসলে ঈশ্বর বলছেন আমি একজন কিন্তু অনেকের মধ্যে আছি এটা আপনি কতখানি মানেন যদি মেনে থাকেন তাহলে কারণটা বলুন ভাই আপনি প্রশ্ন করেছেন আমার মতামত কি যখন শ্রী শ্রী রবিশঙ্কর বললেন যে ঈশ্বর একজন আর সবার মধ্যে আছেন এটা জানতে চেয়েছেন ওনার কথা যা শুনেছি সেটা যদি বুঝতে পারি পবিত্র কোরআনে সুরা হিজরের উনত্রিশ নম্বর আয়াতে আছে এছাড়াও সুরা সাজদার নয় নম্বর আয়াতে আছে আল্লাহ সুবাহ তালা রু এবং তার জ্ঞান দিয়েছেন মানুষ জাতিকে তাই সর্বশক্তিমান ঈশ্বরের জ্ঞান মানুষ জাতির সবার মধ্যে আছে এখন যদি মিলান বিরোধ বাদ দিয়ে সাদৃশ্যগুলো দেখেন বেদ আর কোরআনের সাদৃশ্য কোরআন বলছে যে আল্লাহ সুবান সৃষ্টিকর্তা তার জ্ঞান দিয়েছেন এর মানে এই নয় যে সবকিছু ঈশ্বর এর মানে প্রত্যেক মানুষের মধ্যে সর্বশক্তিমান ঈশ্বরের জ্ঞান আছে মানেন বা না মানেন সেটা আলাদা কথা তবে সর্বশক্তিমান ঈশ্বরের একজন সৃষ্টিকর্তার জ্ঞান সবার মধ্যে আছে আশা করি উত্তরটা পেয়েছেন পরের প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করের কাছে আমি তানভি ফাতেমা আমি বিবিএস এর ছাত্রী আর জিডিসি কলেজ আমার প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করজির কাছে মহাভারতে এ কথা বলা আছে যে অভিমন্যু মায়ের পেটে থাকার সময় কিভাবে চক্র বুঝে ঢুকতে হবে সেটা শুনে ফেলেছিল কিন্তু এ কথা বিজ্ঞানে প্রমাণিত যে পেটের ভিতরে ভ্রূণ কিছুই শুনতে পায় না আপনি এ ব্যাপারে কি বলবেন আসলে একটা কথা প্রচলিত আছে যে পৃথিবী রহস্যে পরিপূর্ণ আর আমরা আসলে জানি না আমি এখানে অভিমনুর পক্ষ নিয়ে কথা বলবো না তাই যদি এর মধ্যে ভালো কিছু পান সেটা গ্রহণ করুন আর যদি মনে করেন এটা সম্ভব নয় ঠিক আছে হতে পারে আর কয়েক বছর পর আপনি বলবেন এটা সম্ভব কারণ একটা সময় আমাদের বিজ্ঞান মনে করত টেস্ট টিউব বেবি ট্যাপের মতো কোনো কিছু নেওয়া সম্ভব নয় কিন্তু মহাভারতে লেখা আছে যে কুন্তি তার সন্তানের ভ্রূণ বিভিন্ন জায়গায় রেখে দিয়েছিল আর এই যে সব পুরাণ আর ইতিহাস এগুলোর বাইরের অর্থটাই শুধু নিলে চলবে না এগুলোর গভীরে প্রবেশ করতে হবে এগুলোকে আপনার নিতে হবে একটু অন্যভাবে কারণ এটা কোনো ঐতিহাসিক দলিল নয় এগুলো সেভাবে লেখা হয়নি এগুলোকে আপনার দেখতে হবে একটু অন্যভাবে আসলে মহাভারত আর বিভিন্ন পুরাণে অনেক বৈজ্ঞানিক বিষয় আছে যেগুলো নিয়ে গবেষণা করা দরকার এখন পর্যন্ত আমরা এসব গ্রন্থ নিয়ে তেমন কোনো গবেষণা করিনি এখন আমাদের সেটা করা উচিত আমি শুধু এইটুকুই বলতে পারি আল্লাহ আল্লাহর কালাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ক্লাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ পলামিউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ইখলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম একুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরা ইখলাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর পিস টিভি বাংলা মানবতার সমাধান পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে ডক্টর জাকিরের কাছে আমার নাম আমিনা আমি পড়াশোনা করি আমি যে প্রশ্নটা করতে চাই তা হলো যে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে অবতার বলতে কি বোঝানো হয় আর কালকে অবতারকে বোন আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে এটা বলতে চায় যে আমি একজন মেডিকেল ডাক্তার তাই আপনাদের জানিয়ে রাখি মায়ের পেটে ভ্রূণ শব্দ শুনতে পারে গর্ভধারণের পঞ্চম মাস থেকে কানে শুনতে পায় কোরআনে আছে সুরা ইনসানের দুই নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ মানুষকে দিয়েছেন শ্রবণ শক্তি ও দৃষ্টি প্রথমে শ্রবণ শক্তি পরে দৃষ্টি গর্ভধারণের পঞ্চম মাস পরে কান খুলে যায় এবং তখন থেকে ভ্রূণ শুনতে পায় তাই এটা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে এই জন্যই ডাক্তাররা অন্তঃসত্ত্বা মহিলাদের ভায়োলেন্ট সিনেমা দেখতে নিষেধ করে থাকেন এতে ভ্রূণের ক্ষতি হয় তাহলে ভ্রূণ শুনতে পারে সরি আগের প্রশ্নটায় আমি একমত ছিলাম না এখন এই প্রশ্নটার ব্যাপারে আসি যে অবতার আসলে কি এবং কলকি অবতার কে অবতার শব্দটার উৎপত্তি সংস্কৃত শব্দ আও আর অর্থাৎ নেমে আসা এর সাধারণ অর্থ হলো বেশিরভাগ হিন্দুই মনে করে যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন তবে কিছু কিছু পণ্ডিত বলেন যে অবতার এই সংস্কৃত শব্দটা ঈশ্বরের মানুষ রূপ বোঝায় না হতে পারে সর্বশক্তিমান ঈশ্বর কাউকে পাঠিয়েছেন যেমন ঋষি সন্ন্যাসী করোনাও এরকম কিছু ব্যাপার আছে যে স্রষ্টা মানুষের মধ্য থেকে একজনকে বেছে নেন সবার সাথে যোগাযোগ করেন তার মাধ্যমে যাকে আমরা বলি প্রেরিত দূত তাহলে ইসলাম প্রেরিত দূতে বিশ্বাস করে আর পবিত্র কোরআনে সুরা ফাতিরের চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে এমন কোন সম্প্রদায় নেই যাহার নিকট সতর্কবাণী যায়নি পবিত্র কোরআনে সুরা রাদের সাত নম্বর আয়াতে আছে প্রত্যেক যুগেই আমি দুধ পাঠাইয়াছি যদি আপনি বেদ পড়েন বেদেও বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর পাঠিয়েছেন অনেক জ্ঞানী লোক অনেক ঋষি আর তাদের মধ্যে একজন হলেন এই কলকি অবতার এর উল্লেখ আছে ভগবত পুরাণার বারো নম্বর খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের আঠারো থেকে ২০ অনুচ্ছেদে যে তার জন্ম হবে বিষ্ণুইয়াসের ঘরে অর্থাৎ সাম্বালা শহরের প্রধান তার নাম হবে কলকি এবং প্রভু নেমে আসবেন আরও উল্লেখ আছে যে তার থাকবে আটটি অসাধারণ গুণ তিনি একটি সাদা ঘোড়ায় চড়বেন ডান হাতে থাকবে একটি তরবারি এবং তিনি দুর্বৃত্তদের ধ্বংস করবেন এছাড়াও ভগবত পুরাণার প্রথম খণ্ডে তৃতীয় অধ্যায়ের পঁচিশ অনুচ্ছেদে আছে কলি যুগে যখন রাজারা হবে ডাকাতের মতো যখন রাজারাই হবে ডাকাত বিষ্ণু ইয়াসের ঘরে কলকি জন্ম নেবে আরও উল্লেখ আছে কলকি পুরাণার দ্বিতীয় অধ্যায়ের চার অনুচ্ছেদে তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস কলকি পুরাণার দ্বিতীয় অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে আছে যে চারজন সহচর তাকে সাহায্য করবে কলকি পুরানা দ্বিতীয় অধ্যায়ের সাত অনুচ্ছেদে আছে যে যুদ্ধক্ষেত্রে তাকে বিভিন্ন দেবদূত বা ফেরেস্তা সাহায্য করবে কলকি পুরানা দ্বিতীয় অধ্যায়ের এগারো অনুচ্ছেদে আছে যে তার জন্ম হবে বিষ্ণু ইয়াসের ঘরে এবং সুমতির গর্ভে কলকি পুরানের দ্বিতীয় অধ্যায়ের পনেরো অনুচ্ছেদে আছে তিনি মাসের বারো তারিখে জন্মাবেন এক কথায় কলকি অবতার নিয়ে আরও কথা বলা যায় এক কথায় বলা যায় তার বাবার নাম বিষ্ণু ইয়াস যার অর্থ সৃষ্টিকর্তার পূজারী মোহাম্মদ সাল্লাহামের বাবার নাম আবদুল্লাহ যার অর্থ সৃষ্টিকর্তার পূজারী তার মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্তিপূর্ণ অচঞ্চল মোহাম্মদ সাল্লাহ ইসলামের মায়ের নাম আমিনা যার অর্থ শান্তিপূর্ণ অচঞ্চল তার জন্ম হবে সাম্বালা শহরের একটি এলাকায় সাম্বালা মানে শান্তিপূর্ণ একটি জায়গা আর মক্কাকে বলা হয় দারুল আমান শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা বলা আছে যে তিনি জন্মাবেন সাম্বালা শহরের প্রধান ব্যক্তির ঘরে আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মেছিলেন মক্কার প্রধান ব্যক্তির ঘরে তিনি জন্মাবেন মাসের দ্বাদশ দিনে আমরা জানি মোহাম্মদ সাল্লাম রবিউল আওয়ালের বারো তারিখে জন্মেছিলেন বলা হয়েছে যে তিনি হবেন অন্তিম ঋষি তিনিই হবেন সর্বশেষ ঋষি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআন সুরা আল আজাবের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে মা কানা মোহাম্মদুন আবা আহদিম মির্জা মির্জালকুম ওলাখি রসুল্লাহ ও খাতেম নবী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর রাসুল সর্বশেষ নবী আরও বলা আছে তিনি আসমানি কিতাব পাবেন সেটা পাবেন গুহার ভেতরে তারপর উত্তরে গিয়ে ফিরে আসবেন আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রথম ওহি পেয়েছিলেন জবলে নূরে বসে হীরা আলোর পাহাড়ে বসে তিনি উত্তরে মদিনায় গিয়ে আবার ফিরে আসেন বলা আছে যে তার আটটি অসাধারণ গুণ থাকবে এই গুণগুলোর নাম হলো জ্ঞান আত্মসংযম জ্ঞান বিতরণ সম্ভ্রান্ত বংশ সাহস শক্তি পরোপকার ও মহানুভবতা এই আটটা গুণ মোহাম্মদ সাল্লা সাল্লামের ছিল আরও আছে যে তিনি পুরো মানব জাতিকে পথ দেখাবেন পবিত্র কোরআনে সুরা সাবার আঠাশ নম্বর আয়তে উল্লেখ আছে যে তিনি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা আরও বলা আছে যে তার থাকবে একটি সাদা ঘোড়া আমরা জানি মোহাম্মদ সাল্লাম বোরাকে চড়েছিলেন অর্থাৎ সাদা ঘোড়ায় তার ডান হাতে থাকবে একটি তরবারি মোহাম্মদ সাল্লাহাম যুদ্ধে অংশ নিয়েছিলেন তার সবগুলোই ছিল আত্মরক্ষার জন্য আর তিনি ডান হাতে তরবারি ধরতেন বলা আছে চারজন সহচর তাকে সাহায্য করবে এখানে বলা হচ্ছে খোলাফাই রাশেদিনের কথা হজরত আবু বাকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী বলা আছে তাকে দেবদূত সাহায্য করবে আমরা জানি মোহাম্মদ সাল্লামকে সাহায্য করেছিলেন ফেরেস্তারা বদরের যুদ্ধে কথা সুরা আল ইমরানের একশো তেইশ থেকে একশো পঁচিশ নম্বর আয়াতে আছে এছাড়াও সুরা আনফালের আট ও নয় নম্বর আয়াতে আছে এইসব ভবিষ্যৎবাণী নির্দেশ করে সর্বশেষ নবী ও রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এরপরের প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করের কাছে এই পুরুষদের মধ্য থেকে আমার নাম রাসেল আমি বিকমের ছাত্র আমার প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করের কাছে আমার প্রশ্নটা হলো হিন্দু ধর্মের বিভিন্ন মতবাদের উপর ইসলামে কুরআন আর সহি হাদিস দিয়ে যে কোনো বিশ্বাস বা মতবাদকে পরীক্ষা করা যায় আর ইসলামে যেসব ধর্মীয় নেতা আছে সবাই তাদের মানে কিন্তু হিন্দু ধর্মে বিভিন্ন পুরোহিত বা উঁচু বর্ণের লোকেরা যেসব কিছু করে বা মানে তারা যেসব মেনে চলে তা বেদের সাথে মেলে না আপনি বললেন যে বেদ দিয়েই আমরা আমাদের মতবাদগুলো পর করতে পারি কিন্তু যখনই বেদে ঈশ্বর মাংস খাওয়ার অনুমতি দিয়েছেন পুরোহিতরা বলছেন অন্যরকম বেদ বলছে ঈশ্বরের কোনো মূর্তি বা ছবি নেই কিন্তু পুরোহিতরা বলছে অন্য কথা তাহলে একজন সাধারণ মানুষ এ ব্যাপারে কি করবে মানে একজন সাধারণ হিন্দু কোনটা মানবে আর কোনটা মানবে না আপনি যদি বলেন পুরোহিতের দরকার নেই ধর্মগ্রন্থই মানতে হবে তাহলে পুরোহিতরাই যদি ভুল পথে থাকে তাহলে একজন সাধারণ হিন্দু কিভাবে নিজেকে ঠিক পথে রাখবে মানে যদি সে হিন্দু ধর্ম পালন করতে চায় হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন আমার বক্তৃতা প্রথমে বলেছিলাম আপনি যদি আমার বক্তৃতা প্রথম থেকে শুনে থাকেন আমি সেখানে বলেছিলাম যে ধর্মগ্রন্থগুলো আছে কিন্তু মানুষ এই গ্রন্থগুলো মেনে চলছে না কোরআনও মানছে না ইসলামও মানছে না পৃথিবী জুড়ে এটা চলছে মানুষ পবিত্র কোরআনের বিধান মেনে চলছে না শান্তির কথা থাকলেও মানুষ বিভিন্ন রকম ধ্বংসাত্মক আর সন্ত্রাসী কাজের সাথে জড়িত হচ্ছে শান্তিকে ছড়িয়ে দেয়া হচ্ছে না সামান্য কয়েকজনের কারণে একইভাবে যদি দেখেন কোনো পুরোহিত ভুল বলছে সেটা কিন্তু হিন্দু ধর্ম নয় হিন্দু ধর্ম এটা পরিষ্কার বলা আছে বেদ অনুমতি দিয়েছে উপনিষদ অনুমতি দিয়েছে বেদান্ত অনুমতি দিয়েছে যোগের মাধ্যমে আপনি পৃথিবীতে বসে স্বর্গকে অনুভব করতে পারবেন লক্ষ লক্ষ মানুষ যোগ সাধনা করছেন এবং উপকারও পাচ্ছেন আর আমাদের দেশে বিভিন্ন সময় অনেক সাধু সন্ন্যাসী এসেছেন তারা হচ্ছেন মহাপুরুষ নারদ চৈতন্য মহাপ্রভু গুরু নানক দেব গুরু গোবিন্দ সিংজি আরো অনেকই এই জন্য বেদে পরিষ্কার বলা হয়েছে ঋদ্বেগে দুই নম্বর শ্লোকে রয়েছে ঋষি পূর্বে ভীর নূত নৈরুত সদেবাম অগ্নি পূর্বে ভীর ঋষিভীর নূত নৈরুত অর্থাৎ ঋষিরা অতীতে এসেছেন এবং তারা ভবিষ্যতে আসবেন আর এই বিশ্বজগৎ আসলে অসীম এর কোনো শেষ নেই এর কোনো কিনারা নেই আর বিভিন্ন সময়ে সম্ভবামি যুগে যুগে কৃষ্ণ বলেছেন আমি প্রত্যেক যুগেই আসব পৃথিবীর ভুলগুলো শোধরাতে আসব এখানে আমি আপনাদেরকে বলতে পারি যে শ্রীমদ ভগবত গীতা ভালো করে পড়ে দেখুন আর অন্য একটা বই আমি আপনাদেরকে সবাইকে পড়তে অনুরোধ করব সেটা যোগ বৈশিষ্ঠা এই বইটি খুবই বিস্ময়কর বৈজ্ঞানিক আর গভীর জ্ঞানের এই বিশ্বজগৎ সম্পর্কে আজকের দিনে পুরো পৃথিবী বইটির গুরুত্ব মেনে নিচ্ছে এই যোগ বৈশিষ্ট্য বইটা আমাদের সচেতনতা শেখায় আমাদের জ্ঞান বৃদ্ধি করে তাই আমাদের সবার যেটা করা উচিত সেটা হলো সব জায়গা থেকে জ্ঞান ভালো জিনিসটা গ্রহণ করতে হবে জ্ঞানের ভালো জিনিসটা নিতে হবে উপনিষদ থেকে গীতা থেকে বেদান্ত থেকে আর আশেপাশের সবাইকে ভালোবাসতে হবে আর সহযোগিতা করতে হবে ঠিক আছে ধন্যবাদ এরপরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে أشهد أن الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আসসালামু আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television channel Peace TV নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো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 আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন হুসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় চাঁদের পথে চলা যায় না তারা কারা প্রতি রাকাত চলাতে তো তাদের কথাই পড়ছি গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন ইস্টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আমার নাম বিজয় কুমার আমি একজন টিভি টেকনিশিয়ান ডক্টর জাকির নায়কের কাছে আমার প্রশ্ন ইসলামে পুনর্জন্ম বলে কিছু আছে কি না কিছু মুসলমান বলে যে পুনর্জন্ম আছে আরেকটা প্রশ্ন হলো কেয়ামতের দিনটা আসলে কি যারা মারা যাবে তাদের বিচার কখন হবে আপনি প্রশ্ন করেছেন ভাই বিজয় যে ইসলামে পুনর্জন্ম আছে কি না আর কেয়ামতের দিন কেউ মারা গেলে সেদিনই তার বিচার হবে কি না এখানে যখন কথা হচ্ছে পুনর্জন্ম নিয়ে আল্লাহ পবিত্রকরণে বলেছেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমাদের মৃত্যুও দিয়েছেন তিনি পৃথিবীতে পাঠিয়েছেন আবার মৃত্যু দিয়েছেন তারপর আবার বাঁচিয়ে তুলবেন তাহলে এই পৃথিবীর জীবনের পরে আমাদের আবার বাঁচিয়ে তোলা হবে সেটা পরকালে তাহলে আপনি যদি মৃত্যুর পরে জীবন নিয়ে বলেন হ্যাঁ ইসলামে পরকাল আছে কিন্তু আপনি যদি হিন্দু দর্শনের মতো কোনো নিয়মের কথা বলেন সংস্কারের কথা যেটা বলছে আপনি জন্মাবেন মারা যাবেন তারপর আবার জন্মাবেন আবার মারা যাবেন যেটাকে বলে জন্ম আর পুনর্জন্মের চক্র বা পুনরায় জন্মগ্রহণ করা তাহলে না আমরা একবারই দুনিয়ায় এসেছি আর একবারই যথেষ্ট যদি ভালোভাবে দেখেন আমি বেদের একজন ছাত্র হিন্দু ধর্মগ্রন্থগুলিরও এই সংস্কারের দর্শনটা এসেছে ভগবদ্গীতার গীতার একটা শ্লোক থেকে চতুর্থ অধ্যায়ের বাইশ অনুচ্ছেদে আছে যে মানুষ যেমন পুরনো কাপড় চোপড় ছেড়ে নতুন কাপড় চোপড় পরে একইভাবে আত্মা একটা শরীর ছেড়ে নতুন আরেকটা শরীরে প্রবেশ করে এর উল্লেখ আছে বৃহদারণ্যক উপনিষদের চতুর্থ অংশের চতুর্থ অধ্যায়ের তিন অনুচ্ছেদে শুয়োপোকা যেমন ঘাস বেয়ে উপরে উঠে যায় তারপর অন্য ঘাসে লাভ দেয় একইভাবে মানুষের আত্মা একটা শরীর ছেড়ে আরেক শরীরে প্রবেশ করে তবে এই দর্শনটা আমার মতামত অনুযায়ী বেদে এটার উল্লেখ নেই বেদে বলা হচ্ছে পুনর্জন্মের কথা দশ নম্বর গ্রন্থে উনিশ নম্বর পরিচ্ছেদের চার ও পাঁচ নম্বর অনুচ্ছেদে পুনর্মানে পরবর্তী জনম মানে জীবন পুনর্জীবন পরবর্তী জীবন ঠিক আছে করোনা পরবর্তী জীবনের কথা বলছে তবে এভাবে বলা হচ্ছে না যে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু আমার জানা মতো বেদের কোথাও নেই শ্রী শ্রী রবিশঙ্কর নিজেই বলেছেন বেদ সবার উপরে তাহলে যদি বেদ আর ভগবদ্গীতা মিলিয়ে দেখেন সেই সাথে উপনিষদ তাহলে সব ঠিক আছে আমাদের শরীর আছে আমাদের আত্মাও আছে শরীরের মৃত্যু হলে আমরা আবার পরবর্তী জীবনে ফিরে আসব। এখানে আমি পুরো একমত যে মৃত্যুর পরে জীবন আছে তবে এমন না যে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এই দর্শন বা সংস্কারটা এনেছিলেন হিন্দু পণ্ডিতরা কারণ তারা আসলে বুঝতে পারেননি যে কেন একজন মানুষ জন্ম থেকেই বোবা কালা কারো হৃৎপিণ্ডের মারাত্মক অসুখ কেউ হয় স্বাস্থ্যবান কেউ অসুস্থ হয় কেউ বড়লোকের ঘরে কেউ গরিবের ঘরে তারা যে দর্শনটা আনলেন সেটা হলো কর্ম মানুষের কার্যকলাপ বিভিন্ন কাজ যেটা করবেন ধর্মের নিয়মে তাহলে কাজের উপর নির্ভর করে আপনি কি কাজ করলেন এর পরের জীবনে যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে আপনি বড় ঘরে জন্মাবেন আর খারাপ কাজ করলে জন্মাবেন নিচু পর্যায়ে তাহলে আপনি বদলাতে থাকবেন কখনো মানুষ কখনো গাছ আবার মানুষ আর সবচেয়ে উপরে হলো মানুষ যেটা সাতবার ঘটতে পারে এর সাথে ইসলাম একমত না বেদ যে পুনর্জন্ম বা পরবর্তী জীবন সেটা মানলাম আমরা একবার পৃথিবীতে এসেছি সেটা যথেষ্ট ইসলাম কি বলে পবিত্র কোরআনেশ্বরা মুলকের দুই নম্বর আয়াতে আছে আল্লাহ সৃষ্টি করিয়েছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষার জন্য পবিত্র কোরআনেশ্বরা আল বাকার একশো পঞ্চান্ন নম্বর আয়াতে আছে অবশ্যই তিনি পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে ভয় দিয়ে জীবনের ক্ষতি দিয়ে ফল ফসলের ক্ষতি দিয়ে ধন সম্পদের ক্ষতি দিয়ে তাহলে আল্লাহ জীবন বানিয়েছেন পরকালের পরীক্ষার জন্য এই দর্শন নিয়ে বলতে গেলে যে কেন মানুষ পঙ্গু হয় কেন ধনির ঘরে কেউ জন্মায় কেউ গরিবের ঘরে জন্মায় পবিত্র করেন সুরা আনফালের আঠাশ নম্বর আয়াতে আছে যে আল্লাহ তোমাদিগকে দিয়াছেন সম্পদ এবং সন্তানাদি তোমাকে পরীক্ষার জন্য এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা তাই কাউকে আল্লাহ পাঠিয়েছেন বড় লোকের ঘরে কাউকে গরিবের ঘরে এটা আসলে পরীক্ষা এখন ধনী লোকদের আল্লাহ বলেছেন প্রত্যেক ধনী লোক যার অতিরিক্ত সম্পদ আছে তারা পঁচাশি গ্রাম সোনার অতিরিক্ত সম্পদ প্রতি বছর দুই দশমিক পাঁচ পার্সেন্ট গরিব লোকের কোনো জাকাত দেয়া লাগবে না আমরা বলি যে গরিব আদমির টাকা পয়সা নেই জাকাতের পরীক্ষায় সেভাবে একশোতে একশো মার্ক ধনী লোক ঠিকভাবে জাকাত দিতে পারে আবার নাও দিতে পারে যদি সে পুরোপুরি জাকাত দেয় তাহলে একশোতে একশো নম্বর পাবে অল্প জাকাত দিলে অল্প নম্বর পাবে কোনো জাকাত না দিলে পাবে শূন্য গরিব লোক জাকাতের পুরো নম্বর পাবে একটা পরীক্ষা একইভাবে আল্লাহ পরীক্ষা করতে গিয়ে কাউকে দেন সুস্বাস্থ্য কারো সন্তান জন্মায় অসুস্থ হয়ে এটা আগের জন্মের পাপের কারণে নয় কারণ ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক শিশুই নিষ্পাপ সে মাসুম এটা বাবা মায়ের পরীক্ষা যদি কারো হৃৎপিণ্ডের অসুখ থাকে সে আগে জন্মে কোনো পাপ করেনি গরিব হয়ে জন্মানো কোনো পাপ না কারণ বেহেস্তে যাওয়ার জন্য আপনার টাকা পয়সা থাকলে হবে না স্বাস্থ্য দিয়ে হবে না আল্লাহ আসলে মা বাবার পরীক্ষা নিচ্ছেন তাহলে এইভাবে আমরা পরের জীবনে বিশ্বাস করি সেখানে আমাদের বিচার হয় পবিত্র কোরআন সুরাই ইমরানের একশো পঁচাশি নম্বর আয়তে আছে জীব মাত্র মৃত্যুর গ্রহণ করিবে কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে কেয়ামতের দিন পৃথিবীতে যদি পাপ করেন আংশিক শাস্তি পাবেন আবার নাও পেতে পারেন চূড়ান্ত শাস্তি হবে পরকালে গিয়ে বেদেও এই কথা বলা আছে যেমন স্বর্গ আর নরক যদি কাজ ভালো করেন আপনি স্বর্গে যাবেন অর্থাৎ বেসতে যাবেন আর কেয়ামতের দিন প্রত্যেকেই যারা মারা গেছে এ পর্যন্ত সব মানুষ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবাইকে কেয়ামতের দিন আবার বাঁচিয়ে তোলা হবে আর সেখানে আল্লাহ ন্যায় বিচার করবেন যাদের যা প্রাপ্য তারা ঠিক সেটাই পাবেন ভালো কাজ করলে পুরস্কার পাবেন খারাপ কাজে শাস্তি পাবেন আশা করি উত্তর পেয়েছেন এবারে শেষ দুটি প্রশ্ন মহিলাদের মধ্য থেকে প্রথমটা শ্রী শ্রী রবিশঙ্করজির কাছে তারপর ডক্টর জাকির নায়েকের কাছে তারপর আমরা অনুষ্ঠান শেষ করব হ্যাঁ বোন আপনার প্রশ্নটা করে ফেলুন আসসালামু আলাইকুম আমার নাম নুসরাত ফাতিমা আমি একজন হাউসওয়াইফ আমি প্রথমেই ডাক্তার জাকির নাইকে ধন্যবাদ জানাতে চাই তার এই লেকচারের জন্য এক্সকিউজ মি তাড়াতাড়ি প্রশ্ন করেন আমাদের হাতে সময় কম ঠিক আছে ওনাকে অনেক ধন্যবাদ আমার প্রশ্নটা হলো আমরা আজ কথা বললাম শান্তি আর ভালোবাসা নিয়ে যাতে আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে থাকতে পারি অন্য কথায় আমাদের জীবন হবে সহজ সরল নিরাপদ আমি শ্রী শ্রী রবিশঙ্করের কাছে প্রশ্ন করব যে আমাদের প্রথম কর্তব্য কি আমাদের দায়িত্ব কি মানুষের প্রতি এই পৃথিবীর সব মানুষের প্রতি নাকি আমাদের দায়িত্ব এই পৃথিবী এবং মানুষের সৃষ্টিকর্তার প্রতি থ্যাংক ইউ হ্যাঁ একটা ব্যাপারে আমি ভিন্ন মত পোষণ করি আগের প্রশ্নটার ব্যাপারে বলছি আমরা ইন্ডিয়ায় হিন্দু ধর্মের লোকেরা অবশ্যই পুনর্জন্মে বিশ্বাস করি বর্তমান সময় পৃথিবী জুড়ে মনোবিজ্ঞানীরা রিগ্রেশনের মাধ্যমে সুস্থতার জন্য রোগীদের চিকিৎসা করে থাকেন যারা পুনর্জন্ম বিশ্বাস করেন না তাদেরও কিছু চমৎকার অভিজ্ঞতা হচ্ছে কারণ মন এবং সচেতনতা আসলে শক্তি আর বুদ্ধি ছাড়া কিছুই হয় না আর থার্মোডায়নামিক্সের সূত্র বলে প্রথম সূত্র এটা বলে সচেতনতা অসীম এমনকি বিজ্ঞানও এটা প্রমাণিত যে সচেতনতা হচ্ছে চলমান এটা চলতেই থাকে এটা দিয়ে শিশুদের ব্যবহারে ব্যাখ্যা দেওয়া যায় তিন চার বছরের শিশু ভায়োলিন বাজাতে পারে বিনা বাজাতে পারে কারো কাছে না শিখে বাজাতে পারে আমি নিজে এর একটা দৃষ্টান্ত আমি পুরো গীতা জানতাম এটা আমাকে কেউ শেখায় নেই আসলে এগুলো হচ্ছে কিছু সংস্কার যেগুলো আমরা বিশ্বাস করি তাই আমার মতামতটা এখানে প্রকাশ করছি যে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম হিন্দু ধর্ম তাওইজম সিন্টোইজম এইসব ধর্মই পরজন্মে বিশ্বাস করে আর এরা সবাই আত্মার অমরত্বে বিশ্বাস করে এবার আমি মানুষের কর্তব্যের ব্যাপারে বলছি হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সবার আগে যেটা দরকার আমাদের ভালোবাসা আর বিশ্বময় শান্তি ছড়াতে হবে এটা আমাদের প্রথম কর্তব্য আর এভাবে কাজ করা মানেই আমরা বিশ্বাস করি যে লোক অন্য মানুষের সেবা করে সে আসলে তার ঈশ্বরকে সেবা করছে তাই অন্যকে সাহায্য করার মধ্য দিয়ে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় উদাহরণস্বরূপ বিখ্যাত ইসলামিক পণ্ডিত শরীফ সাহেব এবং আরো অনেকে আছেন তারা সবাই এই মতবাদের প্রশংসা করেছেন ভালো বলেছেন এটা আমাদের সবার জন্যই বেশ ভালো তাই এই কায়িক ভি কৈলাসা শব্দটার মূল কথা মানুষকে সাহায্য করা আর মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা করা হবে মানব জাতিকে সেবা করার মাধ্যমে ঈশ্বরের উপাসনা করা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর সবাইকে ভালো রাখুন এবার আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্ন ডক্টর জাকিরের কাছে শেষ প্রশ্ন আপনাকে ধন্যবাদ আমার নাম মিত্রা আমি ওরাকলে চাকরি করি আপনার লেকচার শুনে আমার খুব ভালো লেগেছে আপনি যখন বললেন যে লোক শান্তি ছড়ায় না সে মুসলমান নয় আমি তখন আনন্দে হাততালি দিয়ে উঠেছিলাম কিন্তু তাহলে শুধু ইন্ডিয়ায় না পুরো পৃথিবীতেই কেন দেখি সন্ত্রাসমূলক কাজের সাথে ইসলামের নাম জনানো থাকে আর এ ব্যাপারে আপনাদের নেতারা কি করছেন মানে ইসলামের নামে এই বদনাম হওয়া তো ঠিক না বোন আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যে আমরা কি করছি যখন ইসলামের সাথে সন্ত্রাসকে জুড়ে দেয়া হচ্ছে এটা আসলে ঘটেছে মিডিয়ার কারণে টাইম ম্যাগাজিন অনুযায়ী এই খবরটা ছাপা হয়েছিল উনিশশো সালের ষোলোই এপ্রিলে বলা হয়েছে যে ষাট হাজারেরও বেশি বই ইসলামের বিরুদ্ধে লেখা হয়েছে মাত্র একশো বছরের মধ্যে আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতিদিন একটারও বেশি বই আর এই নয় সেপ্টেম্বরের পরে এটা আরও অনেক বেড়েছে মানুষ উদ্ধৃতি দিচ্ছে কোরআন থেকে কিন্তু প্রসঙ্গ বাদ দিয়ে ইসলাম সম্পর্কে এমন কথা বলা হচ্ছে যা সত্যি নয় এগুলো একটা হলো পবিত্র কোরআনের সুরত তাওবার পাঁচ নম্বর আয়াত যখনই কোনো কাফেরকে সামনে পাবে তাকে মেরে ফেলো যদি আপনি কোরআন পড়েন সুরাতবার পাঁচ নম্বর আয়াত বলা হয়েছে যখনই কোনো কাফিরকে পাবে মেরে ফেলো এটা কোনো প্রসঙ্গ ছাড়া প্রসঙ্গটা আছে প্রথম দিকের আয়াতে একটা শান্তি চুক্তি হয়েছিল মুসলমানদের সাথে মক্কার মুশ্রিকদের এই চুক্তিটা আবার মক্কার মুশ্রিকরাই ভেঙেছিল এই সময় আল্লাহ এই পাঁচ নম্বর আয়াত নাজিল করে বললেন তোমরা চার মাসের মধ্যে সব ঠিক করো তারপর যুদ্ধের প্রস্তুতি নাও আর যুদ্ধের ময়দানে আল্লাহ মুসলমানদের পরীক্ষা করেন যখন তোমার শত্রু যখন কাফিররা তোমাকে যুদ্ধক্ষেত্রে মারার জন্য আসে তখন যুদ্ধ করো তাদের মারো একইভাবে একজন আর্মি জেনারেল তার সৈনিকদের মরণপণ যুদ্ধ করতে বলবেন তাদের মরে যেতে বলবেন না তাই এই উদ্ধৃতি প্রসঙ্গ ছাড়া আর ইন্ডিয়াতে ইসলামের একজন সমালোচক অরুণ সুরি তিনি বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া আর এখানে সুরা তওবার পাঁচ নম্বর আয়াত বলার পর তিনি লাভ দিয়েছেন সাত নম্বর আয়াতে এটা কেন জানেন কারণ ছয় নম্বর আয়াতে এটার উত্তর ছয় নম্বর আয়াত বলছে যদি কোনো কাফির আশ্রয় প্রার্থনা করে শান্তি চায় তার ক্ষতি করিও না তাকে নিরাপদ জায়গায় পৌঁছাইয়া দাও আর কোরআন যুদ্ধের কথা বলে শেষ অস্ত্র হিসেবে যখন যুদ্ধ ছাড়া আর কোনো উপায় থাকে না তবে সব সময় বলে যে শান্তিই ভালো যদি তারা শান্তি চায় শান্তিতে থাকতে দাও আর আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে বলছি পৃথিবীর সবগুলো প্রধান ধর্মেই তাদের গ্রন্থে যুদ্ধের কথা বলা হয়েছে তবে শেষ উপায় হিসেবে যাতে শান্তি বজায় থাকে সেই একইভাবে শ্রী শ্রী রবিশঙ্করজি বলেছিলেন গীতার কথা কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে প্রথম অধ্যায়ের তেতাল্লিশ থেকে আটচল্লিশ অনুচ্ছেদে অর্জুন বলছে সে যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র মাটিতে ফেলে দেবে আরো বলছে আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে আমি নিরস্ত্র অবস্থায় মারা যাব এরপরেই আছে ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের দুই ও তিন অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ বলছেন কিভাবে এমন চিন্তা তোমার মাথায় আসলো এটা তোমাকে স্বর্গ থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে কেমন করে তুমি এতটা শক্তিহীন হয়ে গেলে তারপরে কৃষ্ণ বলেছেন ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ থেকে তেত্রিশ অনুচ্ছেদে তুমি একজন ক্ষত্রিয় তুমি একজন যোদ্ধা যুদ্ধ করা তোমার কর্তব্য সেই ক্ষত্রিয় সৌভাগ্যবান যে যুদ্ধ করার সুযোগ পায় আর যদি মহাভারত পড়েন মহাভারতে কোরআনের চেয়ে অনেক বেশি যুদ্ধের কথা বলা আছে তবে হিন্দুরা আমাকে বলে এটা মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ আমি বলি কোরআন ওই কথা বলছে তাহলে সমস্যা কোথায় আমরা সবাই একমত তাই আপনি যদি প্রসঙ্গ সহ পড়েন যে সব ধর্মই শেষ উপায় হিসেবে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করার অনুমতি দেয় শ্রী শ্রী রবিশঙ্কর নিজেই বলেছেন যোদ্ধার কর্তব্য হলো যুদ্ধ করা এখন প্রত্যেক দেশেই পুলিশ বাহিনী আছে তাই অপরাধীদের থামিয়ে রাখার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য পুলিশ বাহিনী অপরাধীদের উপর শক্তি প্রয়োগ করে সেজন্য পবিত্র গ্রহণ অনুমতি দেয় তবে কিছু লোক প্রসঙ্গ ছাড়া কথা বলে ইসলামের নিন্দা করে এই জন্যই লোকে ইসলামের সাথে সন্ত্রাসকে জড়ায় আরও বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন jihad and terrorism in the right perspective আশা করি উত্তরটা পেয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই সবার আগে ধন্যবাদ দেব সর্বশক্তিমান আল্লাহকে তার ইচ্ছাতেই আমরা এই অনুষ্ঠানটা সফলভাবে শেষ করতে পারলাম সবাই আমরা একত্রিত হতে পারলাম আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় বক্তাদের যারা আমাদের এই অনুষ্ঠানে এতক্ষণ ধরে ধৈর্যের সাথে বসে অনুষ্ঠানটি উপভোগ করলেন সেই সব দর্শক শ্রোতাদেরকে আমার আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম সারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকুন কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H sort code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন শহীদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাবুত তাওহীদ দেখুন কিতাবুত তাহিদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়